السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب وقال النبي الكريم صلى الله تعالى عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمتقين والحمد لله رب العالمين موقع المسلم من الفتن ফেতনার ব্যাপারে একজন মুসলমানের অবস্থা কি হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস বিশেষ করে যে ফেতনাগুলো আমাদের সামনে আসন্ন যেগুলো ইতিমধ্যে অতিবাহিত হয়নি আমরা যেগুলো থেকে এখনো নিরাপদ হতে পারিনি এই জাতীয় ফিতনা যে ফিতনাগুলো আমাদের ইমানকে হরণ করে নিতে পারে যেই ফিতনাগুলো আমাদেরকে ধোকায় ফেলে ইসলাম থেকে সরিয়ে দিতে পারে সেই ফিতনাগুলোর ব্যাপারে একজন মুসলমানের অনেক বেশি সতর্কতা কাম্য কারণ যেই ব্যক্তি ফেতনা চেনে না যেই ব্যক্তি ফেতনার ব্যাপারে সতর্ক থাকে না সে কোনোদিনও ফেতনা থেকে বাঁচতে পারবে না আজকাল মানুষ ফেতনা বলতে কিছু সাধারণ বিষয় কিছু শাখাগত বিষয়কে বোঝে কিন্তু মূল ফিতনা যেই ফিতনাগুলো আমাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ আমাদের ইমানের জন্য আমাদের দিনের জন্য অত্যন্ত বিপজ্জনক এ জাতীয় ফিতনা সম্পর্কে না সমাজে আলোচনা আছে না এগুলো সম্পর্কে মানুষ জানার কোনো প্রয়োজনীয়তা অনুধাবন করে এমনকি অনেকে এগুলো এগুলোকে শুনলে রূপকথার গল্পের মতো মনে করে এগুলো কি আর হবে আমরা কি আর সেই যুগ পাবো আমরা তো আছি এখন নিরাপদ যুগে এভাবে আমাদের জীবনটা অতিক্রান্ত হয়ে যাবে তো মানুষ একটা ধোকার মধ্যে আছে আর শয়তানের সফলতাটাই এখানে শয়তান যদি একজন মানুষকে কুফুর না চেনায় না চেনার সুযোগ করে দেয় শিরিক যেন সে না চিনতে পারে এক্ষেত্রে যদি শয়তান সফল হয় তাহলেই তো সে কামিয়াব একজন মানুষ নিজের অজান্তে কুফরে লিপ্ত হয়ে থাকবে নিজের অজান্তে শির্কের মধ্যে লিপ্ত হয়ে থাকবে কিন্তু সে অনুধাবনও করতে পারবে না অনুধাবন না করলে ক্ষতি যেটা হয় যে মানুষের তবাও নসিব হয় না যেমন হাদিসে এসেছে আল গিবাত আসাদ্দমিনা জিনা গিবত জিনার চাইতেও অধিক ভয়ানক কেন জিনার চাইতে অধিক ভয়ানক কেন হবে জিনার শাস্তি কত বেশি গিবত তো সেই তুলনায় তো অনেক হালকা মনে হয় তাহলে গিবত জিনা বা ব্যভিচারের চাইতে কেন মন্দ হবে কারণ হলো জিনাকে সবাই গুনাহ মনে করে জিনার থেকে আল্লাহ চাইলে কোনোদিন তার তওবা নসিব হতে পারে কারণ তার ভেতরে এক ধরনের অপরাধবোধ কাজ করে কিন্তু গিবত যে গুণা এই বিষয়টা কয়জন খেয়াল রাখে অনেক ভালো মানুষ বাহ্যত বুজুর্গ মানুষ দিনদার মানুষ অবলীলায় সারাদিন গিবতের মধ্যে লিপ্ত থাকে মানুষের সমালোচনা দোষ নিন্দা এগুলোর মধ্যে সারাদিন লিপ্ত থাকে কিন্তু দেখা যায় এটাকে সে গুনাই মনে করে না বরং কেউ যদি তাকে বলে যে আপনি একজন হুজুর হয়ে এভাবে গিবত করছেন তখন সে জবাব দেয় আরে না এটা গিবত না এটা তো না বললে মানুষ সচেতন হবে কিভাবে তো এরকম নিজের ক্ষেত্রে বিভিন্ন মাসালার প্রয়োগ ঘটিয়ে নিজেকে একটা আলাদা করে ফেলতে চায় এই মাসালার বাইরে রাখতে চায় এই যুগে গিবত থেকে মুক্ত এমন একজন মুসলমান পাওয়া সম্ভব কিনা আল্লাহ ভালো জানেন বাহ্যতা আমাদের নজরে পড়ে না আম বলেন আর খাস মানুষ বলেন সকলেই দেখা যায় ব্যাপকভাবে এই গিবতের মধ্যে লিপ্ত তো আমাদের সামনে আসন্ন যে ফিতনাগুলো আছে সবগুলো সম্পর্কেই ব্যাপকভাবে আলোচনা হওয়া দরকার জনসচেতনতা সৃষ্টি হওয়া দরকার কেন দরকার আমার ইমানের হেফাজতের জন্যই দরকার কিন্তু দুঃখজনক বিষয় হলো দুনিয়ার মধ্যে মনে হয় সবচেয়ে জটিল এবং স্পর্শকাতর বিষয় হলো ফিতনার আলোচনা আবু হুরার রবি আল্লাহ আনহু নাম শুনেছেন সবাই আমরা যে হাদিসগুলো পাই এর মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হয়েছে আবু হুরায়রা রবি আল্লাহ আনহু থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার হাদিস তার থেকে বর্ণিত আমরা দেখতে পাই এই আবু হুরার রবি আল্লাহ আনহু বলেন হাফিজ তুমিন রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আইন আমি রসুল্লাহ সাল আলী আসাল্লাম থেকে দুই ভান্ডার জ্ঞান মুখস্থ করেছি কয় ভান্ডার দুই ভান্ডার ফিকুম একটা ভান্ডার আমি তোমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছি তোমাদেরকে এই জ্ঞান আমি শিক্ষা দিয়েছি কিন্তু কিন্তু আরেক ভান্ডার যদি আমি তোমাদের মধ্যে ছড়াতে যাই আমার এই গলাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে কথাটা কে বলছেন আমাদের মতো কেউ একজন সাহাবি বিশিষ্ট মহাদ্দিস আবু হুরার রদি আনহু হুকুন যুগে বলছেন আমাদের এই সমস্ত যুগে এই ফেতনা ফাসাদের যুগে খাইরুল করুন উত্তম শতাব্দী শ্রেষ্ঠ শতাব্দীতে বসে বলছেন আমি যদি এই শ্রেষ্ঠ শতাব্দীতে বসেও এই আরেক ভান্ডার জ্ঞান তোমাদের মধ্যে প্রচার করি আমার গলাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে হুজাইফা রদিয়াল্লাহ আনহু আলমুন্নাসিবিল ফিতান রাসুলের পর উম্মতের মধ্যে ফেতনার ব্যাপারে সবচেয়ে বেশি জ্ঞান ছিল হুজাইফা আল্লাহ আনহুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে তিনি ফেতনার ব্যাপারে অসংখ্য হাদিস শিখেছিলেন তিনি নিজেই বলছেন যে মানুষ রাসুলের থেকে কল্যাণকর জিনিস জানতে চাইতো আর আমি রাসুলের থেকে ফেতনা জানতে চাইতাম কেন যেন ফেতনা থেকে আমি বাঁচতে পারি সেটা যেন আমাকে স্পর্শ করতে না পারে আক্রান্ত করতে না পারে এজন্য ফেতনা সম্পর্কে আমি অনেক জ্ঞান অর্জন করেছি সেই হুজাইফা রদিয়াল্লাহ আনহু তার অনেক জ্ঞান মানুষের সামনে পেশ করে যাননি এমন কোমর রদি আল্লাহ আনহু বিশেষভাবে মুনাফিকদের লিস্ট জানা ছিল হুজাইফ রদি আল্লাহ আনহু রসুলের যুগে কারা কারা মুনাফিক ছিল আল্লাহ তালা তো রসুল কহির মাধ্যমে জানিয়ে গিয়েছিলেন আর রসুল উল্লাহ সাল্লাম হুজাইফ রদি আল্লাহনুকে বলে দিয়েছিলেন তোমর রদি আল্লাহন অনেক চেষ্টা করেছেন যে তার থেকে মুনাফিকদের লিস্টটা জানতে পারি কিনা শেষাবতী যখন পারেননি তখন গিয়ে বলছেন যে হুজাইফা অন্যান্য মুনাফিক সম্পর্কে আমার জানানোর দরকার নেই তুমি শুধু আমাকে এতটুকু বলো যে মুনাফিকের লিস্টে আমি ওমরের নামটা আছে কিনা আমাদের তো জীবনে মুনাফিক হওয়ার কোনো আশঙ্কাই হয় না আমরা তো এক একজন মোকাম্মেল কামেল এক একজন বড় বড় নাম উপাধি যোগ করে বসে থাকি জীবনে কোনোদিন ইমান নিয়ে আশঙ্কাই হয় না ইমানের ঠিকাদার হকের ঠিকাদার আর আমিরুল মিনিন রদি আল্লাহ হানু গিয়ে বলছেন যে হুজাইফা তুমি শুধু আমাকে এতটুকু জানাও যে সেই লিস্টের মধ্যে আমি ওমরের নামটা আছে কিনা তো ফিতনা সম্পর্কে জানা যেমনিভাবে গুরুত্বপূর্ণ একইভাবে ফিতনার বিষয়গুলো প্রকাশ করা তার চাইতেও বেশি ঝুঁকিপূর্ণ একদিকে গুরুত্বপূর্ণ আর একদিকে ঝুঁকিপূর্ণ কিন্তু উম্মার আলেমদের তো দায়িত্ব হলো বাল্লিবু আন্নি ওলাও আয়া আমার থেকে যদি একটা আয়াত তোমার জানা থাকে সেটাও তুমি উম্মতের কাছে পৌঁছে দাও এবং এক্ষেত্রে কে সন্তুষ্ট হলো আর কে বেজার হলো এটা দেখা আলেমের দায়িত্ব না কারণ আলেম জীবিত থাকলেও সফল মরে গেলেও সফল এমন না যে সে যদি বৃদ্ধ হয়ে মারা যায় বড় জান্নাত পাবে আর আগে যদি তাকে হত্যা করে ফেলা হয় ছোট জান্নাত পাবে বিষয় তো কখনো এরকম না বরং সে যদি একশো দশ বছরের হায়াত পায় মৃত্যুর সময় স্বাভাবিক মৃত্যু তার নসিব হয় জান্নাতে যেতে সে কেয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু তাকে যদি হত্যা করা হয় রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই তো সে জান্নাতে চলে যায় সেজন্য ফেতনার বিষয়গুলো গুরুত্বপূর্ণ আমাদের বর্তমান হালত অনুযায়ী বিশেষভাবে তিনটা বিষয়ের আলোচনা অধিক গুরুত্বপূর্ণ এক নম্বরে হলো মাহাদি সম্পর্কে আলোচনা দুই নম্বর হলো ঈসা আলি ইসলামের পুনরায় আগমন সম্পর্কে আলোচনা তিন নম্বর হলো দাজ্জাল দাজ্জালি মিশন দাজ্জালি ফিতনা সম্পর্কে আলোচনা কারণ এই তিনোটা আপকামিং আমাদের সামনে আসছে এখন অতীত হয়নি এই তিনোটা বিষয় সম্পর্কে জানা অধিক গুরুত্বপূর্ণ মাহাদি সম্পর্কে যদি না জানি তাহলে কে মাহাদি মাহাদি আসলে আমার কি করণীয় এই বিষয়গুলোও জানতে পারবো না দাজ্জাল সম্পর্কে যদি না জানি নিজের অজান্তেই আমি দাজ্জালের ফেতনে আক্রান্ত হব কারণ দাজ্জাল যখন আসবে পৃথিবীর অধিকাংশ মানুষ দাজ্জালের ফেতনে আক্রান্ত হয়ে যাবে আলেম বলেন জাহেল বলেন পীর বলেন মরিদ বলেন অধিকাংশ মানুষ দাজ্জালের ফেতনে আক্রান্ত হয়ে যাবে এমনকি হাদিস তো দেখা যায় একজন যুবক তার জ্ঞান থাকবে জ্ঞানের গরিমা নিয়ে এসে দাজ্জালের সঙ্গে বিতর্ক করার জন্য যাবে কিন্তু দাজ্জালের সামনে গিয়ে দাজ্জালের ফেতনা এমনভাবে তাকে আক্রান্ত করে ফেলবে নিজের অজান্তে সে দাজ্জালের উপর ইমান আনয়ন করবে আর সেই ফিতনাতে এমন ফিতনা যে মানুষ শুনবে ফেরেস্তারা সাক্ষী দিচ্ছে দাজ্জাল সত্যবাদী মানুষ শুনবে দুই ফেরেস্তার কথা হবে এক ফেরেস্তার কথা মানুষের কানে পৌঁছবে আর এক ফেরেস্তার কথা মানুষের কানে পৌঁছবে না যার কথা কানে পৌঁছবে তার কথা শুনে মানুষ ভাববে এই দাজ্জালই সেই বুঝি সত্যবাদী তার উপর ইমান আনলেই আমি কামিয়াব হব তো এই জন্য বিষয়গুলো সম্পর্কে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আমাদের আঁকাবিদদের মধ্যেও দেখি এই বিষয়গুলো সম্পর্কে অনেক সচেতনতা ছিল অনেক আলোচনা ছিল কিন্তু দুঃখজনক হলেও এই যুগে আকিদার পরে সবচেয়ে বেশি মাজলুম বিষয় হলো ফিতনা আকিদার বিষয় কতটা মাজলুম যারা নিয়মিত এখানে নামাজ পড়েন মোটামুটি আইডিয়া থাকার কথা আর দ্বিতীয় ধাপে আকিদার পরে আমরা স্থান দিতে পারি ফিতনাকে তো আকিদা সম্পর্কে টুকটাক আলোচনা হয়েছে আল্লাহ তালা যাদেরকে হক কথা গ্রহণ করার যোগ্যতা দিয়েছেন কিছু কিছু উপকারও হয়তো তাদের হয়েছে তো ফিতনা সম্পর্ক আমরা অল্প বিস্তর আলোচনা করার চেষ্টা করব যতদিন পর্যন্ত আল্লাহ তারা আলোচনা চালানোর তৌফিক দান করেন যেখানে আবু হরাইরাই আশঙ্কা প্রকাশ করে যাচ্ছেন যে আমি এই জ্ঞান প্রকাশ করা হলে আমার গলাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে সেখানে আমরা তো নস্যি তা আলোচনা শুরু করার জিম্মাদারি আমাদের শেষ করাবেন কিনা সেটা আল্লাহ তালাই ভালো জানেন তো আজকে মাহদি সম্পর্কে কিছু আলোচনা করার নিয়ত করেছি আল্লাহ তালা যতটুকু তৌফিক দান করেন দারুল রুম দেওবন্দের প্রথম মোহতামিম ছিলেন মাওলানা রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলী এই ফিতনার বিষয় সম্পর্কে তার অনেক আগ্রহ ছিল তিনি নিজে অনেক আলোচনা করতেন এবং তার বিশেষ একটা তামান্না ছিল যখন মাহাদি দুনিয়াতে আবির্ভাব ঘটবে তিনি মাহাদির হাতে বায়াত দিবেন এবং তার সঙ্গে শরিক হয়ে দাজ্জালের বাহিনীর বিরুদ্ধে মোকাবেলা করবেন মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলী সারা জীবন এই তামান্না রেখে গিয়েছেন কিন্তু জীবনের শেষ পর্যায়ে গিয়ে যখন দেখছেন যে আমার জীবনের প্রদীপ নিভু নিভু কিন্তু এই জীবনে এখনও মাহদির সঙ্গে সাক্ষাৎ ঘটল না মাহদির প্রকাশ ঘটল না তাহলে আমার তো একটা স্বপ্ন এখনও অপূর্ণ থেকে যাচ্ছে তো কী করণীয় এখন তো সেই সময় তার মাথায় আসলো যে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম কাবার চাবি সাইবার বংশধরদের মধ্যে রেখে গিয়েছিলেন ঘটনা হয়তো অনেকেরই জানা রাসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন তখন তিনি বলেছিলেন যে আমার জন্য একটু কাবাটা খুলে দাও আমি একটু কাবার ভেতরে যাব নামাজ পড়ব কিন্তু তাকে তখন কাবা খুলে দেওয়া হয়নি পরবর্তীতে মক্কা বিজয়ের পর তখন তো তিনি বিজে তিনি সেখানের বিজয়ী খুলে দিতে বাধ্য তার সামনে সেই কাবাঘর খুলে দেওয়া হলো রাসুল সেখানে সালাত আদায় করলেন এরপর সেই চাবি আবার তাকেই বুঝিয়ে দিলেন এটা রাসুলের একটা উদারতা ছিল এবং রসল তখন বলে গিয়েছিলেন যে কেয়ামত পর্যন্ত এই বংশের মধ্যেই কাবা ঘরের চাবি থাকবে এবং এখনো পর্যন্ত আছে যেহেতু বাইতুল্লাহ কেয়ামত পর্যন্ত থাকবে এবং রসুল বলে গিয়েছেন যে এই বংশধরের মধ্যে বাইতুল্লাহ চাবি থাকবে তার মানে বোঝা যায় আরবের সকল বংশ যদি ধ্বংস হয়ে যায় এই সাইবে খানদানকে আল্লাহ তাল হেফাজত করবেন তো মাওলানা রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলী ভাবলেন তাহলে আমি একটা কাজ করে যাই আমি এই সাইবি খানদানের কাছে একটা ওসিয়াত করে যাই তো তার সেই প্ল্যান মোতাবেক তিনি একটা কোরআন শরীফের একটা নুসখা এবং একটা তরবারি সেই সাইবি খানদানের কাছে ওসিয়াত হিসাবে রেখে গেলেন এবং তাদেরকে একটা চিঠি লিখে দিলেন যে এই চিঠিটা যখন মাহাদি আসবে তখন এই চিঠিটা তোমরা তার হাতে দেবে এটা আমার পক্ষ থেকে আমানত যেহেতু তিনিও ভিআইপি পার্সন ছিলেন দারুলুম দেওবন্দের মুক্তাবিম ছিলেন সারা দুনিয়ার মধ্যে পরিচিত ছিলেন তো তারাও এই আমানতটা গ্রহণ করেছিলেন লম্বা চিঠি সেই চিঠির সারাংশ এবং তার বাক্যগুলোর মধ্যে আমাদের জন্য একটা শিক্ষা আছে তার বাক্যগুলো ছিল এরকম ফকির রফিউদ্দিন দেওবন্দি মক্কা মোয়াজ্জামে হাজির হয় অধম রফিউদ্দিন মক্কা মোয়াজ্জামায় উপস্থিত আছি আর আপ জিহাদ কি তরতিব কর রহে হ্যাঁ মাহাদিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আপনি জিহাদের তারতিব করছেন আর আমি রফিউদ্দিন মক্কা মোয়াজ্জামে উপস্থিত আছি ऐसे मुजाहिदीन आपके साथ हैं जिनको आजर मिलेगा जो गजा बदर के मुजाहिदीन को मिला था মাহাদি আপনার সাথে তো এমন মুজাহিদদের বাহিনী আছে যাদের প্রতিদান হবে সেই রকম প্রতিদান যেই রকম প্রতিদান পেয়েছিল বদর যুদ্ধে শরিক মুজাহিদিন सो रफ़ीउद्दीन की तरफ से ये हमाइल तो आपके लिए हदिया है और ये तलवार किसी मुजाहिद को दे दीजिए को मेरी तरफ से जंग में शरीक हो जाए और मुझे भी आजर मिल जाए তো রফিউদ্দিন বান্দা রফিউদ্দিনের পক্ষ থেকে এই কোরআন শরীফটা তো আপনাকে হাদিয়া আর এই তরবারিটা আপনি কোনো একজন মুজাহিদের হাতে বুঝিয়ে দিন সে যখন এই তরবারি নিয়ে ময়দানে জেহাদে শরিক হবে আমি রফিউদ্দিন আল্লাহ তার কিছু প্রতিদান পেয়ে যাব এটা কার চিঠি সাধারণ কোনো মানুষের চিঠি না রফি রফিউদ্দিন রহমতুল্লাহ আলী দারুলুম দেওবন্দের একজন মুহতামিমের চিঠি এই চিঠি সাহিবি খানদানের সেই সময় যিনি জিম্মাদার ছিলেন যিনি চাবি বহন করতেন তাকে বুঝিয়ে দেওয়ার পর তখন তিনি বলেছিলেন যে তোমারা খানদান কয়ামত তক রহেগা তোমাদের এই বংশ কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা বাকি রাখবেন ইয়ে হজরত মাহদি কে লিয়ে আমানত হয় এই যে কোরআন শরীফ এবং তরবার ইয়া চিঠি দিলাম এটা ইমাম মাহদির জন্য আমি আমানত হিসাবে তোমাদের কাছে দিয়ে গেলাম जो तुम्हारा जब तुम्हारा इंतकाल हो तुम अपने कायम मकाम को सीयत कर देना और उनसे कह देना कि अपने कायम मकाम को सीयत करें और हर एक ये वसीयत कर जाता जाए यहाँ तक कि अमानत हजरत महदी तक पहुँच जाए তোমরা যখন মৃত্যুবরণ করবে তোমাদের উত্তরসূরি যারা হবে তাকেই ওসিয়াত করে দিয়ে যাবে তারা তাদের পরবর্তী জনকে ওসিয়াত করে দিয়ে যাবে এভাবে যতদিন পর্যন্ত মাহদির হাতে আমার এই চিঠি এই কোরআন শরীফ এবং তরবারি না পৌঁছায় ততদিন পর্যন্ত এভাবে ওসিয়াত তোমরা করতেই থাকবে দেওয়ালুম দেওবন্দের পঞ্চাশ বছর ব্যাপী যিনি মুহতামিম ছিলেন কারি তৈব সাহেব রহমতুল্লাহ আলী তার খুতুবাতে সংকলনের দ্বিতীয় খণ্ডের আটানব্বই নম্বর পৃষ্ঠায় এই বর্ণনাটা উল্লেখিত হয়েছে তো এর দ্বারাই বোঝা যায় যে আমাদের আকাবির হজরতরা তারা এই সমস্ত ব্যাপারে কতটা আগ্রহ রাখতেন কিন্তু কালের ব্যবধানে আমরা যদিও তাদের নাম বিক্রি করে খাই বা তাদের আদর্শ আমরা কপচানোর চেষ্টা করি কিন্তু কালে ভদ্রে এই সমস্ত নামও আমাদের মুখে উচ্চারিত হয় না কিসের মাহদি আর কিসের আমানত আর কিসের ওসিয়ত তো মাহদি সম্পর্কে আলোচনা আসলে তিনটা বিষয় সম্পর্কে আলোচনা গুরুত্বপূর্ণ এক নম্বরে হলো মাহদি হবেন কে কিভাবে বুঝবো আসলে মাহদি কে মাহাদি তো কালে কালে দাবি করেছে এরকম হাজার হাজার মানুষ ইতিমধ্যে অতিবাহিত হয়েছে আমরা আমাদের চোখেও দেখেছি উত্তরায় থাকতে একবার আসরের নামাজের পর আমরা বের হলাম একজন লোক মসজিদের সামনে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছে শোনো আল্লাহর বান্দারা আমি হলাম মাহাদি তো বেচারাকে পরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং র্যাবনের সদর দপ্তর ছিল সেখানে তারা গিয়ে সেখানে ইচ্ছামতো পিটিয়ে বেদ্রক মারধর করে গাড়িতে তুলে থানায় নিয়ে গেছে এই হলো মাহাদির পরিণতি এরকম অনেক মাহাদি বিভিন্ন সময়ে দেখা যায় শুনেছে গোয়ালন্দেও নাকি একজন মাহাদির দাবিকারী আছে আল্লাহ ভালো জানেন তো এজন্য চেনা দরকার যে মাহদি আসলে হবে কে আমি দাঁড়িয়ে দাবি করলাম আমি মাহদি আর আপনি আমাকে মেনে নিতে বাধ্য বিষয়টা কিরকম ওই যে এক হজরত দাবি করে আছে আমি হলাম বিশ্ব আমি যদি আমাকে মানো তাহলে কামিয়াব হবা আমাকে না মানলে জাহান নামে যাবা তো এরকম দাবি করলে কি বিশ্ব আমির হয়ে যাবে বিষয়টা আসলে কেউ জন্য মাহাদির পরিচয় যেগুলো সেই হাদিসে উল্লেখিত হয়েছে আমাদের জানা দরকার আপনার একমত কিনা যে জানা দরকার দ্বিতীয় বিষয় হলো যে মাহাতি দুনিয়াতে আসার পর করবেনটা কি আত্মপ্রকাশ করবেন বুঝলাম তার কাজ কি তিনি কি এসে মাদ্রাসার মুহতামিম হবেন নাকি খানকার নাজেম হবেন নাকি দাওয়াত তাবলিকে সময় দিবেন নাকি মসজিদের খতিব হবেন নাকি মাহফিলে মাহফিলে বয়ান করবেন না বড় লেখক হবেন হবেনটা কি জানা দরকার কি না তার কার্যক্রম কি হবে তিন নম্বর হলো মাহাতি আসবেন তো বুঝলাম কবে আসবেন নির্ধারিত করে তারিখ দেওয়া তো মুশকিল কিন্তু হাদিসের আলোকে কি বোঝা যায় যে তার আগমনের আলামত কি কি হবে কোন কোন আলামত থেকে বুঝবো যে মাহাদি আসার সময় ঘনিয়ে এসেছে তো এই তিনটা বিষয় সম্পর্কে আলোচনা করা গুরুত্বপূর্ণ তো প্রথম বিষয় হলো মাহাদি হবেন কে মাহাদির কিছু পরিচয় হাদিসে বর্ণিত হয়েছে যেমন হাদিসে এসেছে তার নাম হবে মোহাম্মদ বা আহমদ যেমন নাম আমাদের রসুল উল্লাহ সাল্লামের ছিল তার বাবার নাম হবে আবদুল্লাহ তার মায়ের নাম কি হবে এ সম্পর্কে বিভিন্ন মতামত দেখা যায় আল্লামা সঈদ বারজানজি রহমতুল্লাহ আলী বলেন যে আসলে সই হাদিসের মধ্যে তার মায়ের নাম স্পষ্টভাবে উল্লেখ পাওয়া যায় না তবে অনেকের মত হলো তার মায়ের নাম হবে আমেনা যেমন রসুলের পিতার নাম ছিল আবদুল্লাহ রসুলের মায়ের নাম ছিল আমেনা একইভাবে মাহদির নিজের নাম হবে মোহাম্মদ আহমদ বাবার নাম হবে আবদুল্লাহ মায়ের নাম হবে আমেনা মাহাদি তার নাম না মাহাদি হবে উপাধি মাহাদি শব্দের অর্থ যাকে হেদায়ত দেওয়া হয়েছে সঠিক পথ প্রদর্শন করা হয়েছে এই নামকরণের কি কারণ কারণ তিনি যখন আসবেন আল্লাহ তালা গাইবী ভাবে সেই সময়ে তার জন্য কি করণীয় কোন কাজ করলে উম্মত দুঃখ দুর্দশা থেকে স্থায়ী সমাধান পাবে কোন কাজ করলে ইসলাম এবং মুসলিম উম্মার বৈশ্বিক নেতৃত্ব ফিরে আসবে আল্লাহ তালা তাকে এই বুঝ এবং সমজ দান করবেন এই নেতৃত্বের যোগ্যতা তাকে দান করবেন এজন্য তাকে মাহদি বলা হয় মাহদি তার নাম না আর মাহদির নামের শুরুতে যে ইমাম শব্দ লাগানো হয় এটা অনেকটা শিয়াদের প্রভাব শিয়ারা বারো ইমামে বিশ্বাসী অনেকেই জানেন তাদের সে একজন ইমাম হলো মাহদি সেখান থেকে মাহাদি শব্দটা যুক্ত হয়েছে এমনি ইমাম মানে নেতা ইমামুল মুসলিমিন সেই বিবেচনায় যদি কেউ বলে সমস্যা নেই কিন্তু কেউ যদি শিয়াদের আকিদা থেকে বলে যে তাদের বারো জন ইমাম আছে যে বারো জন ইমামের পাওয়ার হলো নবীদের পাওয়ারের মতো বরং কোনো কোনো ক্ষেত্রে নবীদের চাইতেও বেশি নাহদুবিল্লাহ হিমিন সেই বারো জনের বারো নম্বর ইমাম হলেন সে মাহদি এটা শিয়াদার আকিদা তো যার কারণে ইমাম শব্দটা তার থেকে পরিহার করতে পারলে ভালো যেহেতু এর মধ্যে একটা সাদৃশ্য আছে শিয়ারা ইমাম মাহদি বলে বিশেষ একটা আকিদা থেকে তো আমরাও ইমাম শব্দটা পরিহার করতে পারলে ভালো তো বলবেন বলবো কি হাদিসে তার নামের শুরুতে ইমাম বলা হয়নি তার নামের শুরুতে যোগ করা হয়েছে খালিফাতুল্লাহ আল্লাহর খালিফা তো আমরা হাদিসের অনুসরণে বলতে পারি খলিফা মাহাদি বা আল্লাহ খলিফা মাহাদি হাদিসের অনুসরণ হয়ে যায় যেমন কোরআন শরীফ বাংলাদেশে সবাই বলে কোরআন শরীফ কিন্তু কোরআনের সঙ্গে শরীফ শব্দটা না কোনো আয়াতে এসেছে না কোনো হাদিসে এসেছে আমাদের দেশগুলোতে চলে এখানে তো অনেক কিছুর সঙ্গেই শরীফ চলে পাক চলে অমুক পাক তমুক পাক অমুক শরীফ তমুক শরীফ কিন্তু এগুলো কোরআন হাদিসের শব্দ না কোরআন হাদিসে কোরআনের সঙ্গে কি এসেছে কোথাও এসেছে ক্যারিম কোরআন করিম কোথাও এসেছে কোরআন মজিদ বল হুয়া কোরআন মজিদ ফি লৌহিম মাহফুজ ইন্নাহু কোরআন করিম ফি কিতাব মকনুন তো আমরা বলতে পারি কোরআন মজিদ কোরআন করিম এটা বললে কোরআনের শব্দের সঙ্গে আমাদের শব্দটা মিলে যায় তো আমাদের কি দরকার শিয়াদের সঙ্গে মিলিয়ে মিলিয়ে ইমাম মাহদি বলা হাদিসের শব্দ আমরা বলি আল্লাহ খলিফা মাহদি খলিফা শব্দের মধ্যে তো দর্শনীয় কিছু নেই আল্লাহর খলিফা মাহদি আল্লাহ তালা কোরআনে যখন আদমকে বানাবেন সেই ঘটনা কিভাবে উল্লেখ করেছেন ইন্নি জাইলুম ফিল আর্দি খলিফা আমি দুনিয়াতে খলিফা বানাতে যাচ্ছি আল্লাহ বলেননি মানুষ বানাতে যাচ্ছি ইনসান বানাতে যাচ্ছি আদম বানাতে যাচ্ছি কিছু বলেননি বলেছেন দুনিয়াতে খলিফা বানাতে যাচ্ছি খলিফা মানে প্রতিনিধি খলিফা মানে খলিফা পট্টের খলিফা না যারা সেলাইয়ের কাজ করে খলিফা না এগুলো তো বিকৃত শব্দ বিভিন্ন সময়ে বিভিন্ন শব্দ বিকৃত হয় কখনো মুজাহিদ শব্দ বিকৃত হয় কখনো খলিফা শব্দ বিকৃত হয় পীরের খলিফা যিনি সেলাইয়ের কাজ করেন তিনি খলিফা কোনো কোনো এলাকায় শুনেছি যারা ওই যে বাচ্চাদের খতনা আর এদেরকে বলা হয় খলিফা আজিব আজিব খলিফার আবিষ্কার হয়েছে দুনিয়াতে খলিফার অভাব নেই কিন্তু কোরআন হাদিসে যে খলিফার নাম এসেছে এই খলিফা না মানুষের সে আগা কাটে আর না সেলাই করে কোনোটাই না এই খলিফা হলো আল্লাহ এবং তার রসুলের প্রতিনিধি তো আল্লাহর খলিফা মাহদি তিনি আসবেন হাসান আল্লাহ আনহর বংশ থেকে হাসান এবং হুসাইন নামের সঙ্গে সবাই পরিচিত যদিও একই সঙ্গে দুই নাম উচ্চারণ করা হয় কিন্তু হুসাইনের প্রতি ভালোবাসা কেন যেন বেশি জাহের করা হয় আল্লাহ ভালো জানেন হুসাইনের শাহাদতের দিবস পালন করা হয় হুসাইনকে নিয়ে এই কল্পনা সেই কল্পনা করা হয় বেচারা হাসানও তো শহীদ হয়েছে তিনিও তো জান্নাতের যুবকদের সর্দার তারা শাহাদতের দিন কেন তাকে ভাই স্মরণ করেন না তাদের বাবা আলী রদি আল্লাহ তিনিও তো শহীদ তার শাহাদাতের দিন কেন পালন করেন না সকল চেতনা কেন হুসাইনের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল হাসানকে দোষ করলো আলীকে দোষ করলো হ্যাঁ দোষ তো কিছু করেনি এটাও শিয়াদের প্রভাব বলবেন সব জায়গায় শুধু শিয়াদের গন্ধ খুঁজে পান বাস্তবতা এটাই হোসাইন আল্লাহ আনহর একজন স্ত্রী ছিলেন যিনি ইরানের ছিলেন শিয়াদের বিশ্বাস হলো তাদের যে বারো ইমাম সেই বংশ থেকে আসবে হুসাইনের বংশ থেকে আসবে সেখান থেকে তারা হুসাইনের প্রতি বেশি ভালোবাসা জাহির করে কারণ তাদের বারো ইমাম যারা তাদের নেতা হবে যাদের নেতৃত্ব দিবে যেহেতু এই বংশ থেকে আসবে এজন্য হুসাইনের প্রতি তাদের আবেগ বেশি আর হাসানের নাম একেবারে না বললে তো মানুষ ভণ্ড ভাববে এজন্য নাম বলে কিন্তু খুব বেশি কিন্তু তার প্রতি ভালোবাসা জাহির করে না এমনকি তার শাহাদাতের দিনটাকেও স্মরণ করে না তো হাসান রদিয়াল্লাহ আনহর বংশ থেকে জাহের হবেন কে আল্লাহর খলিফা মাহাদি চল্লিশ বছর বয়সে তার হাতে উম্মত বায়াত দেবে বায়াত তো বোঝেন আজকাল তো বায়াত শব্দও বিক্রি হয়ে গেছে অনেক জায়গায় বায়াত করা হয় কিসের বায়াত নামাজের বায়াত রোজার বায়াত জাকাতের বায়াত ভালো কথা কিন্তু বায়াতের যে আরও একটা প্রকার রয়ে গেছে যেই প্রকারের সঙ্গে উম্মতের ভাগ্য সম্পৃক্ত আছে সেই প্রকারের বায়াত করা হয় এরকম কোনো শব্দ আমি কোনো শেখের কাছ থেকে আমার জন্মে শুনিনি আপনারা শুনলে ভালো জানেন পর্দা করব নামাজ পড়ব এই করব সেই করব বিভিন্ন বায়াত নেওয়া হয় কিন্তু শরীয়তের কোনো মাজলুম ফরজের উপর আমল করব আল্লাহর খলিফা মাহাদির সঙ্গে আমরা গিয়ে যুক্ত হব যদি আমরা তার জামানা পেয়ে যাই এই সমস্ত শব্দে বায়াত জীবনে শুনেছেন আপনারা শুনতে পারেন আমি শুনিনি আল্লাহ ভালো জানেন তো চল্লিশ বছর বয়সে যেমনি ভাবে অনেক নবী ও নবুয়ত পেয়েছেন কত বছর বয়সে অনেক নবী সব নবী না সব নবী না এটা অনেকে প্রচার করে যে সব নবী সব নবী না ঈসা আলহিসাল্লাম তো মায়ের কোলে যখন একেবারে দুগ্ধপোষ্য শিশু নবজাতক সেই সময় তো বলছেন কালা ইন্নি আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজালানি নাবিয়া তোমরা আমার মাকে অপবাদ কেন দিচ্ছ আমি তো আল্লাহর বান্দা আমি তো আবদুল্লাহ আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন ওয়াজালানি মুবারাকান আইনামা কুনতু আমাকে এমন বরকতপূর্ণ বানিয়েছেন যেখানে আমি থাকবো সেখানেই বরকত আর বরকত আল্লাহ আমাকে বিশেষভাবে উপদেশ দিয়েছেন যতদিন জীবিত থাকব আমি যেন নামাজ এবং জাকাতের উপর আমল করি জাতি আমি যেন আমার মায়ের প্রতি কল্যাণকামী হই তার সঙ্গে সদাচার করি এটা মায়ের কোলে বসেই বলছেন নবুয়তের ঘোষণা ইব্রাহিম আলা নবীনা আলী ইসলাম কিশোর বয়সে সম্প্রদায়কে দাওয়াত দিচ্ছেন তাদের মধ্যে নবুয়ত পাওয়ার পর মেহনত করে যাচ্ছেন তো সকল নবীর ক্ষেত্রে সহি না তবে অনেক নবী চল্লিশ বছর বয়সে নবুয়াদ পেয়েছেন আরও একটা কথা নবীদের সামনে অনেকে ভুল প্রচার করে বিশেষ করে আমাদের অনেক দাওয়াত তবলিগের সাথীরা যে আগের নবীর উম্মতের দাওয়াতের দায়িত্ব ছিল না দাওয়াতের দায়িত্ব সেই যুগে শুধু নবীরা পালন করত আর এই যুগে উম্মতকেও দাওয়াতের দায়িত্ব দেওয়া হয়েছে এরকম কথা একটা শোনেন কিনা আপনারা এটাও একটা ভুল কথা কেন আপনি আবার আরেক বয়ানে বসে বলবেন যে বনি ইসরায়েলের এক সম্প্রদায় দাওয়াত না দেওয়ার কারণে তাদেরকে আজাব দিয়ে ধ্বংস করা হয়েছিল এক বুজুর্গ তিনি আলাদা হয়ে এবাদত করতেন আল্লাহ ফেরেস্তা পাঠালেন পুরো সম্প্রদায়কে ধ্বংস করে দাও ফেরেস্তা গিয়ে বললো যে অমুক তো আল্লাহর বান্দা আছে যে আপনার এবাদত করে আপনার জিকিরে থাকে ধ্বংস করলে সেও ধ্বংস হবে আল্লাহ বলেন তাকে সহ ধ্বংস করে দাও কারণ সে নিজের ফিকির করেছে দাওয়াতের মেহনত করেনি তো দাওয়াতের দায়িত্ব তাদের উপর না থাকলে এগুলো থেকে আসলো কাউকে আল্লাহ শুকরের চেহারা বানিয়ে দিয়েছেন কেন তারা দাওয়াত পরিহার করেছে কেউ সম্প্রদায়ের মতো দাওয়াত দিত কিন্তু তাদেরকে পরিহার করতো না সম্পর্ক ছিন্ন করতো না সকলে দাওয়াত দিত বিকালে গিয়ে তাদের সঙ্গে একই সঙ্গে খাওয়া দাওয়া করতো এই কাফের মুশ্রিকিনের সঙ্গে সম্পর্ক ছিন্নের আমল করতো না আল্লাহ আজাদ দিয়েছেন এগুলো কি যদি দাওয়াত ফরজ না থাকে এই কথাগুলো কেন আসছে একই মুখে দুই কথা বলছেন কিভাবে বলছেন তার মানে আপনি ভাবেন না আপনার কথাগুলো আপনার জবানেই থাকে আকলেও যায় না ভিতরেও যায় না এজন্য বছরের পর বছর মেহনত করে হেদায়তও নসিব হয় না কথাগুলো ভুল একেবারেই ভুল কত ভুল যে সমাজে প্রচলিত আছে অনেক জিনিস যে ভুল এটাকে ভুল বললে অনেক উত্তেজিত হয়ে যাবে নির্ঘাত যেমন একটা মিশাল দিয়ে আলোচনায় যাব না আজকে সেই আলোচনার সঙ্গে প্রাসঙ্গিকও না খাবারের প্লেট রাখার পর নিচে যে আমরা একটা কাপড় বিছাই যেটাকে আমরা দস্তরখান বলি এটাকে আমরা সুন্নত হিসাবে প্রচার করি না কেমন সুন্নত এত কড়াকড়ি থাকে এই বিষয়ে একটা শুধু কারগুজারি শুনে শুধু বোঝানোর জন্য এখানে কাউকে ছোট করা মাকসাদ না আমরা একটা জোরে গেলাম হতে অজাহাতি সম্মেলনে লম্বা আলোচনা হলো আলোচনা হওয়ার পর সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তো মানুষ যা দাওয়াত দেওয়া হয়েছিল তার তুলনায় মানুষ অনেক বেশি হাজির হয়ে গিয়েছিল খাওয়া দাওয়ার সময় সবাইকে বসানোর পর এখন প্লেটও শর্ট পড়ে গিয়েছিল দস্তরখানও শর্ট পড়ে গিয়েছিল এদিকে আবার আমাদের তাড়াহুড়া মাদ্রাসায় চলে আসতে হবে এখানেও কিছু দায়িত্ব আছে তো আমরা চলে আসার জন্য উদ্যোগ নিলাম তখন সাথীরা বললো ঠিক আছে তাহলে আপনি একটু খাওয়া দাওয়া করেই যান ছোটোখাটো একটা প্লেটের ব্যবস্থা থেকে করলেন দস্তরখানা ছিল না আর যেহেতু সেখানে কোনো জামাত রানিং ছিল না কোনো গামছা বা কোনো কিছু ছিল না একেবারেই খালি তো বাধ্য হয়ে আমাদের কয়েকজনকে দস্তরখান ছাড়াই বসিয়ে দেওয়া হলো তো কি আর করা যেহেতু এদিকে তাড়াহুড়া আবার ওনারাও চাপ দিচ্ছেন এভাবে বসে গেলাম আসার পর শুনি এলাকা গরম হয়ে গেছে কেন আরে জানো এই হুজুর কত খারাপ এই হুজুর দস্তরখান ছাড়া বসেছে আমরা ওনাদের থেকে শিখব কিন্তু ওনারা এভাবে দস্তরখান ছাড়া খানা খায় কত খারাপ কত খারাপ জানো কারা বলছে এগুলো সাথীরাই বলছে তো শুনে তো হয়রান হয়ে গেলাম যে ভাই এক নম্বরে তো এটার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই আমরা বাধ্য এখানে এমন না যে সুযোগ ছিল আমরা ইচ্ছা করে পরিহার করেছি বিষয়টা এরকম না দুই নম্বর এটাকে তো শূন্য আপনার ফরজ ভাবছে ফরজ না ভাবলে কেন এটা নিয়ে সমালোচনা হবে ফরজ ছাড়লে সমালোচনা করা যৌক্তিক কেউ যদি নফল আমল ছাড়ে আউয়াবিন না পড়ে যদি না পড়ে আপনি তাকে কিছু বলার অধিকার রাখেন তো কোন পর্যায়ে গিয়ে পৌঁছে গিয়েছে আমাদের হালত কিন্তু এটা সুন্নতি না বলবেন সুন্নত না দলিল কি আরেকদিন ইনশাল্লাহ আলোচনা করা যাবে এটাকে সর্বোচ্চ আদব বলতে পারেন আপনি খাবারের নিচে কিছু একটা রাখা হলো সুন্নত আমরা তো প্লেট রাখি নাকি আরবের মতো ডাইরেক্ট দস্তরখানের উপর খাবার রেখে খাওয়া শুরু করি যদি কেউ সেরকম খায় তার জন্য সেটা সুন্নত হবে কেউ যদি আগেই বিষয়টা ক্লিয়ার হতে চান বাংলাদেশের প্রথম সারির একজন মুফতি মুফতি দেলোয়ার হুসাইন হাফিজাহুল্লাহ দেওয়ার এক সময় উস্তাদ ছিলেন আকবর কমপ্লেক্সের মোহতামিন তকে উসমানী সাহেবের খালিফা এবং এগারো বছর পর্যন্ত তার সভাপতি ছিলেন দারুল উলুম করাচি পাকিস্তানের সেখানে শিক্ষক ছিলেন তো সেই তার একটা কিতাব আছে ইসলাম ও আধুনিক চিকিৎসা বিজ্ঞান ইসলাম ও আধুনিক চিকিৎসা বিজ্ঞান সেখানে প্রসঙ্গক্রমে এই বিষয়ে লম্বা চোর আলোচনা আছে কেউ যদি আপডেট জানতে চান ইদানিংয়ে জানতে চান সেই বই সংগ্রহ করে পড়ে ফেলতে পারেন তো যাই হোক সেটা আমাদের আলোচনার সঙ্গে অপ্রাসঙ্গিক একটা বিষয় শুধু দেখানোর উদ্দেশ্য কত ভুল সমাজে প্রচলিত এবং ভুলকে কেন্দ্র করে কত গালাগালি কত সমালোচনা কত বৈধ শিরোনামের গিবদ সমাজে প্রচলিত এবার আসি যে ইমাম মাহাদি সম্পর্কে এই বিষয়গুলো তো বুঝলাম কিন্তু দুনিয়াতে কত মোহাম্মদ বাহমুদ নামের লোকই তো আছে কত মানুষই এমন আছে যাদের বাবার নাম আবদুল্লাহ মায়ের নাম আমেনা হাসান রদি আল্লাহ বংশধর তো কতই আছে আমরা কিভাবে বুঝবো আসল মাহদিকে এই প্রসঙ্গে একটা মূলনীতি মাথায় রাখা দরকার এটা খুব ভালো করে স্মরণ রাখবেন যেই ব্যক্তি নিজেকে মাহদি দাবি করবে সে কোনোদিনও মাহদি নয় মাহাদি দাবি করা এবং আসল মাহাদি হওয়ার মধ্যে সেরকম সম্পর্ক আগুন আর পানির মধ্যে যেরকম সম্পর্ক কাউকে যদি শুনেন সে নিজেকে মাহাদি দাবি করেছে চোখ বন্ধ করে বলে দেন তুই একটা ভণ্ড তোর উপর আল্লাহ আনত আল্লাহ আল্লাহ আনতুল্লাহ আলাল কাজিবিন মিথ্যাবাদীদের উপর আল্লাহ আনত তার মানে এটা স্পষ্ট হয়ে গেলাম যে নিজেকে মাহাদি দাবি করবে মাহাদি তো আমাদের সামনে একজন বসে আছে এ যদি দাঁড়িয়ে বলে আমার নামই তো মাহাদি তা আমি কেন মাহাদি হব না এরকম মাহদি দাবি করলেই কেউ মাহদি হয়ে যাবে না যে মাহদি নিজেকে দাবি করবে সে যে মিথ্যুক এ ব্যাপারে কোনো সন্দেহ নেই সন্দেহ করার কোনো অবকাশ নেই এই প্রসঙ্গে আরো কিছু আলোচনা আসবে ইনশাল্লাহ একটা বিষয় মাথায় রাখা দরকার মাহদি এটা হলো একটা রুহানি মানসিব একটা আধ্যাত্মিক স্তর আল্লাহ তাকে হেদায়ত দিয়েছেন নামের অর্থই হেদায়ত প্রাপ্ত তা হেদায়ত প্রাপ্ত হয় একটা আধ্যাত্মিক স্তর কিনা আধ্যাত্মিকতার একটা উসুল হলো যে যত বেশি কামেল হয় সে তত বড় বিনয়ী হয় সে নিজেকে কখনো কামেল দাবি করে না কেউ যদি নিজেকে কামেল দাবি করে আপনি বুঝে নেন সে কামেল না সে ভণ্ড ওই পার্শ্ববর্তী এক এলাকায় একজন নিজের নামের সঙ্গে লিখেছে পীরে কামেল এটা নিয়ে শুনলাম বহুত গন্ডগোল এলাকার মধ্যে এলাকার মানুষ এসে ধরেছে নিজে নিজেকে কামেল কিভাবে দাবি করো বেচারা আবার রিপ্লাই দিচ্ছে যদি নিজেকে প্রকাশ না করি মানুষ চিনবে কিভাবে মানুষকে তো চেনার সুযোগ করে দিতে হবে তো এজন্য কামেল যে নিজেকে দাবি করবে সে কখনো কামেল হবে না মাহদি এটা হলো একটা আধ্যাত্মিক মাকাম একটা মর্যাদা সে কি এসে মানুষের সামনে দাবি করবে শোনো উন্মত আমি হেদায়ত প্রাপ্ত আমি হকের ঠিকাদার আমি হকের ডিলার বিভিন্ন মানুষ এরকম বিভিন্ন ফিকির করে কেউ নিজেকেই প্রকাশ করে বলে আরে প্রকাশ না করলে জানবে কিভাবে উন্মতের কল্যাণে জানা উচিত কেউ নিজে তো বলে না ভাড়া করে লোক আনে বিদেশ থেকে আনে বাহির থেকে আনে যে তার সম্পর্কে জানে না তারা এসে তাদেরকে হক্কানিয়াতে সার্টিফিকেট দেয় বাংলাদেশের মধ্যে এক নম্বর শ্রেষ্ঠ তরিকা এরা এসে সার্টিফিকেট দিয়ে যায় অথচ যে সার্টিফিকেট দিল সে থাকে আরেক দেশে এ সম্পর্কে কিছু জানে না না তার আকিদা জানে না তার ভাষা বোঝে কি বয়ান দিচ্ছে কি বলছে কিছু জানে না হ্যাঁ পরবর্তীতে প্রচার করে মক্কা থেকে এসে আমাদেরকে সার্টিফিকেট দিয়েছে আমরা হকের ঠিকাদার কেউ বলে মদিনা থেকে এসে ভারত থেকে এসে সার্টিফিকেট দিয়েছে আমরা হলাম হক্কানিয়াতে ডিলার এক একজন এক এক হিসাবে প্রচার করে অথচ এটা না নিজে বলার জিনিস না বলানোর জিনিস আপনি যদি হকপন্থী হন আপনি যদি কামেল হন গর্তের মধ্যেও গিয়ে যদি লোকান আল্লাহ আপনাকে প্রকাশ করবে উম্মত গর্ত থেকে আপনাকে খুঁজে বের করবে তো মাহদি যিনি হবেন তিনি কখনোই নিজেকে মাহদি হিসাবে দাবি করবেন না দেখেন মাহদির বিষয়টা বুঝেন মাহদি কার বংশ থেকে আসবে একটু আগে বললাম আমাদের নবীর একটা বিষয় খেয়াল করেন ইব্রাহিম আলহি সালামের পর যত নবী এসেছেন সকল নবী তার বংশ থেকে এসেছেন কিন্তু তার বংশ এসেছে দুই ছেলের সূত্র ধরে এক ছেলের নাম ইসহা এক ছেলের নাম ইসমাইল ইব্রাহিম আলহ ইসলামের পর থেকে শুরু করে ঈসা আলহ ইসলাম পর্যন্ত সকল নবী এসেছেন ইসহাকের বংশ থেকে কার বংশ থেকে একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম এসেছেন ইসমাইলের বংশ থেকে এই ইহুদিরা কেন নবীকে মানতে পারেনি সেই গোত্রীয় জাতীয়তাবাদ তাদের চেতনা সেই সাম্প্রদায়িকতা সেই আঞ্চলিকতা সেই গোত্রবাদের কারণে মানতে পারেনি তাদের বিশ্বাস ছিল ইসাক বংশ থেকে শেষ নবী আসবে এর দ্বারা ইসাক বংশের মুখ আলোকিত হবে যখন দেখলো আমার বংশের বাইরে আরেক বংশ থেকে এসেছে চৌধুরী যেমন খানকে মেনে নিতে পারে না পাটোয়ারি যেমন হাওলাদারকে মেনে নিতে পারে না তো ইসাকের সন্তান রাইবের ইসমাইলের সন্তানকে মেনে নিতে পারলো না তো যেমনিভাবে ভাবে ইসহাকের বংশ থেকে সব নবী এসেছে কিন্তু খাতামুন নাবিগিন এসেছে ইসমাইলের বংশ থেকে একইভাবে হুসাইনের বংশ থেকে অনেক ওলি অনেক বুজুর্গ অনেক বড় বড় কামের লোক এসেছে কিন্তু খাতামুল আউলিয়া মাহদি আসবে হাসানের বংশ থেকে মিল পাওয়া যাচ্ছে একটা মিল তো অনেক দিক থেকেই মিল নামে মিল বাপের নামে মিল মায়ের নামে মিল চল্লিশ বছরে মিল এখানেও এসে মিল পাওয়া যাচ্ছে কিনা দ্বিতীয় বিষয় হলো হাসান এবং মহাবিয়া রদি আল্লাহন ইতিহাস যারা জানেন তাদের জানা আছে আলী রদি আল্লাহন ইন্তেকালের পর ছয় বছর পর্যন্ত ছয় মাস পর্যন্ত খলিফা ছিলেন কে হাসান রদি আল্লাহ আনহু তারপর নিজে খেলাফতের দায়িত্ব ছেড়ে দিয়েছেন মোয়াবিয়া আল্লাহ আনহুকে খেলাফতের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন কেন যেন উম্মতের মধ্যে একতা থাকে যেন এই খেলাফত হলো উম্মার ঐক্যের একটা কেন্দ্রবিন্দু এই খেলাফতকে কেন্দ্র করে যেন উম্মার দুই ভাগ না হয়ে যায় এক ভাগ যাবে মহাবিয়ার পক্ষে এক ভাগ আসবে হাসানের পক্ষে পরে দুইজনের মধ্যে রক্ত রক্তে লড়াই হবে এটা যেন না হয় আলী এবং মহাবিয়ার মধ্যে লড়াই হয়েছে সেটা তো শেষ নতুন করে যেন এরকম কোনো লড়াই না হয় এজন্য উম্মাতের একতার জন্য ঐক্যের জন্য নিজের দল নিজের দায়িত্ব সব কোরবানি করে দিয়েছেন আজকাল উম্মাতের ঐক্যের পথে কিন্তু এগুলোই বাধা সেই হেফাজতের সময় দুই সালে এক লোক এসে সেই হাটাজারি সম্মেলন হচ্ছে বাংলাদেশের সব বড় বড় আলেমরা আছে মালানা শাহ আহমদ শফি হাফিজাউল্লাহ তিনি সভাপতি আছেন সেখানে বসে তারা প্রস্তাব পেশ করলো যদি আমাদের ব্যানারে সেই ছয় এপ্রিলের লং মার্চ পাঁচই একটা টানা ছয় এপ্রিলের প্রথম যে লং মার্চ হয়েছিল এই লং মার্চ যদি আমাদের ব্যানারে হয় আমরা আছি যদি আমাদের ব্যানারে না হয় তাহলে টাটা গুড বাই পরবর্তীতে তাদেরকে পাওয়া যায়নি সারা দেশে সব দল মত যা আছে সকলে সেখানে একত্রিত হয়ে গেছে এই সাইনবোর্ডের শিরোনামে একমাত্র বেদাতিরা বাদে যারা রাসুলের এশকের মহব্বতের দাবি করে এমনকি তারা তো আসেনি বরং যারা আশেকানে রাসুল সেখানে গিয়েছিল কেন গিয়েছিল একমাত্র কারণ কিন্তু এটাই ছিল যে আল্লাহ রসুলকে গালিগালাজ করছিল কিছু নাস্তিক ব্লগার তাদের ফাঁসির দাবিতে সেখানে গিয়েছিল এই বেদাতিরা অনেক জায়গায় অ্যাটাক করেছে কারা বেদাতি কোন সব বেদাতি যারা এশকে রাসুলের শিরোনাম ব্যবহার করে সবসময় পকেট ভারী করে যখন রাসুলকে গালি দেওয়া হচ্ছে কিছু মানুষ এর প্রতিবাদে ময়দানে নেমেছে তাদের উপর অ্যাটাক করেছে কিছু বেদার্থী আর সেই কথিত নামধারী দল দেশের বড় একটা দল কেন একমাত্র কারণ হলো তাদের সাইনবোর্ড ব্যবহার করা হয়নি এই উম্মতের জমহুরের সঙ্গে তাদেরকে সেখানে পাওয়া যায়নি এরপর থেকে হাটাজারি মাদ্রাসায় করাকরি শুরু হলো সেই দলের কাউকে পাওয়া গেল একমাত্র শাস্তি ছিল বহিষ্কার এই দলের কোনো ছাত্র কোনো কওমি মাদ্রাসায় থাকতে পারবে না আমরা যে সমস্ত মাদ্রাসায় পড়ালেখা করেছি সেখানেও শাস্তি ছিল ওই দলের টুপি মাথায় বা পাগড়ি মাথায়ও যদি কাউকে দেখা যায় বহিষ্কার একমাত্র শাস্তি কারণ এরা জম্মুর উম্মত থেকে আলাদা হয়ে গিয়েছে এদেরকে আর কখনো আমাদের সঙ্গে রাখা যাবে না তো হোসাইন হাসান রদিয়াল্লাহ আনহর মাধ্যমে আল্লাহ একটা একতা কায়েম করেছিলেন রাসুল নিজে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন আমার এই পুত্র পুত্র মানে নাতি অর্থে আমার এই নাতি নেতা হবে আল্লাহ তাআলা তার দ্বারা দুইটা দলের মধ্যে একটা ঐক্যের বন্ধন প্রতিষ্ঠা করে দেবেন আল্লাহ তালা একটা নিজাম হলো কেউ যদি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য কোনো নেয়ামত ছেড়ে দেয় আল্লাহ তাকে বা তার বংশধরের মধ্যে এর চাইতে অনেক বড় নেয়ামত দান করেন হাসান রদি আল্লাহ একমাত্র আল্লাহ রাজি এবং খুশির জন্য এই খলিফার এক মহান নেয়ামত ছেড়ে দিয়েছিলেন কিন্তু সেই সময়ে কিন্তু বৈশ্বিক খেলাফত ছিল না সারা দুনিয়ায় তখনও ইসলাম ছড়ায়নি নির্ধারিত সীমিত অঞ্চলের খেলাফত ছেড়ে দিয়েছিলেন ফলাফল স্বরূপ আল্লাহ তার বংশের মধ্যে বৈশ্বিক খেলাফত দান করবেন এটা আল্লাহর নিজাম সব যুগেই আপনিও একমাত্র আল্লাহকে রাজি করার জন্য কোনো পদ কোনো চাকরি কোনো হারাম কোনো উপার্জনের পথ আপনি ছেড়ে দেন আল্লাহ আপনাকে বা আপনার বংশধরের মধ্যে এই দুনিয়ার মধ্যে এর চাইতে বহুত বড় আমার দান করবেন এটা দুনিয়ায় আর আখেরাতে তো বিরাট প্রতিদান মমিনের জন্য আছেই তো এই দুইটা হলো বড় একটা কারণ যে হাসান রদি আল্লাহন বংশের মধ্যে কেন আসবে এই কারণগুলো বিভিন্ন আলিমরা তাদের কিতাবের মধ্যে আলোচনা করেছেন বিশেষ করে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী তার মিরকাতুল মাফাতিহের মধ্যে মৌলানা ইদরিস কান্দুল্লাবী রহমতুল্লাহ আলী তার আত্মা আলী পুসাবি গ্রন্থে বিষয় সম্পর্কে লম্বচর আলোচনা করেছেন মাহদি যে নিজেকে দাবি করবে সে যে মাহদি হবে না তার একটা প্রমাণ দ্বিতীয় প্রমাণ অনেকে হয়তো জানেন যে মাহদির সন্ধানে সারা দুনিয়া থেকে সাতজন আলেম তাকে সারা বিভিন্ন জায়গায় সন্ধান করতে থাকবে কেন কারণ সেই সময়ে অন্যান্য ক্ষেত্রে অন্যান্য সেক্টরে সমস্যা থাকবে না মূল সমস্যা থাকবে নেতৃত্বে উম্মত বুঝবে যে আমরা যদি একজন যোগ্য নেতা পাই যেই নেতাকে সরাসরি আল্লাহ গাইড করবেন যাকে মাহদি শব্দে যাকে উপাধি দেওয়া হবে সেই ব্যক্তি যদি আমাদের নেতা হয় তাহলে ইনশা আল্লাহ আমরা এই সমস্যার সমাধান পেয়ে যাব তার সন্ধানে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে সাতজন আলেম তাকে সন্ধান করতে থাকবে যাদের প্রত্যেকের হাতে তিনশো দশের চাইতে কিছু বেশি সংখ্যক মানুষের বায়াত থাকবে পীরের বায়াত না এটা কিসের বায়াত মৃত্যু পর্যন্ত তারা মাহদির অধীনে মৃত্যু পর্যন্ত তারা ইসলাম কায়েমের জন্য আল্লাহর পথে লড়াই অব্যাহত রাখবে এরকম তিনশো দশের কিছু বেশি হতে পারে সেই বদরের মতো তিনশো তেরো জন তাদের বায়াত থাকবে এই সাতজনের হাতে প্রতিজনের হাতে তারা সন্ধান করতে থাকবেন করতে থাকবেন করতে থাকবেন এভাবে এক পর্যায়ে গিয়ে মক্কা মোয়াজ্জামায় সেই হারামাইনের হারাম শরীফের কাছে দেখা হবে মাহদির সঙ্গে সেখানে গিয়ে বিভিন্ন আলামত হাদিসে বর্ণিত আলামত দেখে তারা বুঝে ফেলবেন যে ইনি সম্ভবত মাহদি তাকে জিজ্ঞেস করবেন আপনি কি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আপনি কি আবদুল্লাহর পুত্র মোহাম্মদ তো মাহাদি তিনি নিজের যেহেতু হকপন্থীরা নিজেদেরকে গোপন রাখে তিনি বলবেন না আমি একজন আনসারি আনসারি কোন অর্থে দিনের সাহায্যকারী আনসার শব্দের অর্থ সাহায্যকারী আমি আল্লাহর দিনের একজন সাহায্যকারী এই কথা বলে তিনি যখন বুঝবেন যে তাকে ধরে ফেলবে এজন্য তিনি কৌশলে সেখান থেকে পালিয়ে চলে যাবেন মদিনায় এরপর এই বাহিনী খুঁজতে খুঁজতে খুঁজতে আবার চলে যাবে মদিনায় মদিনায় গিয়ে আবার দেখা হবে আবার তাকে ধরবে সেখানে কৌশলে আবার তাদেরকে কাটিয়ে চলে আসবেন মক্কায় অবশেষে তারা এসে মক্কায় খুঁজতে খুঁজতে আবার মক্কায় এসে দেখবেন মাহাদি তো এখানে হাজরা আফওয়াদের কাছে মাহাদিকে পাবে তখন মাহাদি বাইতুল্লাহকে ধরে বাইতুল্লাহর সঙ্গে চেহারা লাগিয়ে উম্মতের দরদে কাঁদতে থাকবে নিজের পদের জন্য না নিজের সভাপতিত্বের জন্য না নিজের প্রোগ্রামের জন্য না উম্মতের দরদে কাঁদতে থাকবে তখন তারা গিয়ে তাকে আবার ধরবে রাজি হবেন না সর্বশেষ তাকে বলবে যে আপনি যদি এখন নেতৃত্ব না দেন এর জন্য যদি উম্মার রক্তের বন্যা বয়ে যায় এর দায়ভার কিন্তু আপনার কাঁধেই চাপবে আপনি আল্লাহর কাছে ফেসে যাবেন এই কথা বলার পর তিনি বাধ্য হয়ে তখন তাদেরকে সেই কাবার সামনে বসিয়ে বাইতুল্লাহ টেক লাগিয়ে তাদের হাত থেকে বায়াত নেবেন এবং এর মাধ্যমে সারা দুনিয়ার নেতা হয়ে যাবেন আল্লাহ খলিফা মাহদি তো এর দ্বারাই বোঝা যাচ্ছে মাহদি নিজেকে দাবি তো করবেই না বরং যখন তাকে লোকেরা খুঁজে পাবে তখনও মাহদি স্বীকার করতে চাইবে না সেই পথ থেকে দায়িত্ব থেকে ভাগতে চাইবে আর রাসুলের একটা হাদিসের মধ্যে রাসুল বলেছেন যে দায়িত্ব চায় তাকে দায়িত্ব দেবে না যে নিজেই নিজেকে আমির বিশ্ব আমির এই সেই দাবি করে তাকে দায়িত্ব দিবে না দায়িত্ব তাকে দিবে যে দায়িত্ব চায় না এক হাদিসে স্পষ্ট বলছেন আমরা এই দিনের দায়িত্ব সেই ব্যক্তিকে দেই না যেই ব্যক্তি দিনের দায়িত্ব চায় পদ চায় তাকে আমরা দেই না তৃতীয় দলিল হলো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন ইবনে মাজায় বাবু খরুজুল মাহদি এবং মুসনাদি আহমদের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে قال رسول الله صلى الله عليه وسلم المهدي منا اهل البيت يصلحه الله في ليله মাহাদি আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত হবে আমার বংশ থেকে আসবে আল্লাহ তালা এক রাত্রে এক রাত্রে তাকে ইসলাহ করবেন সংশোধন করবেন উপযুক্ত করবেন এর কি অর্থ এক রাত্রে ইসলাহ করবেন সংশোধন করবেন এর ব্যাখ্যা করেছেন মহাদিসিন কেরাম যেমন শেখ আব্দুল গানী দেহলবী রহমতুল্লাহ আলী ইনজাহুল হাজা আলা হামিশ ইবনি মাজার মধ্যে লেখেন আই ইউসলিহুল্লাহু ফি লাইলা আই ইউসলিহুহু লিল ইমারাতি ওয়াল খিলাফাতি বাগাআতান ওয়া বাগতা আল্লাহ তাকে ইমারত এবং খেলাফতের দায়িত্ব পরিচালনা করার জন্য এক রাত্রে উপযুক্ত করবেন আল্লাহ ইবনে কাসির রহমতুল্লাহ আলী আর নিহায়া ফিল ফিতান ওয়াল মালাহিন গ্রন্থে লেখেন আইয়াতুব আলাইহি হয় ইউফিকুহু হয় ইউলহিমুহু ওয়া ইউরশিদুহু বাদ আল্লাম ইয়াকুন কাযালিক আল্লাহ তাকে তার তওবা কবুল করে নেবেন তাকে তৌফিক দিবেন তার উপর বিশেষভাবে তাকে পথ প্রদর্শন করবেন সেই সময়ের পর যখন তিনি তার উপযুক্ত থাকবেন না তার মানে বোঝা যাচ্ছে এই হাদিসের আলোকে যে মাহদি নিজেই জানবে না সে যে মাহদি যেই সময়ে সময় আসবে আল্লাহ এক রাত্রের মধ্যে তাকে যেই যে যোগ্যতা দরকার যা কিছু দরকার আল্লাহ তালা তাকে সেই গুণ দান করবেন যেমন কোনো নবী সেই নবী কিন্তু নবী হওয়ার একদিন আগেও জানতে পারেন না যে তিনি নবী হবেন পারেন তাহলে আমাদের রাসুলের কাছে প্রথম ওহি যখন আসলে তো পেরেশান কেন হয়ে গেলেন জ্বর চলে আসলো ঘরে চলে আসলেন এবং তিনি আশঙ্কা ব্যক্ত করতে লাগলেন যে আমাকে মেরে ফেলা হবে এমনকি সিরাতের কোনো কোনো কিতাবে দেখা যায় আত্মহত্যা করার জন্য তিনি একটা প্ল্যান করা শুরু করেছিলেন মানে এতটা পেরেশান হয়ে গিয়েছিলেন তো তিনি কি জানতেন যে তিনি নবী হবেন কোন নবী জানতেন এটা তো একইভাবে মাহদি তিনিও জানবেন না যে বড় হয়ে তিনি মাহদি হবেন আল্লাহ এক রাত্রের মধ্যে তাকে পারফেক্ট বানিয়ে দিবেন উপযুক্ত বানিয়ে দিবেন এই দায়িত্ব আঞ্জামের জন্য যোগ্য বানিয়ে দিবেন তো এখন যে বিভিন্ন লোক বলে বাংলাদেশের একজন কয়েকদিন আগে শুনলাম বয়ান দিয়েছে তিনি নাকি ইমাম মাহাদির অলিমা খেয়ে এসেছেন তো অলিমা যদি খায় ধরলাম পঁচিশ বছরে বিয়ে করেছে চল্লিশ বছরের আগে তো মাহাদি নিজেই জানবে না কে মাহাদি আরেক ব্যক্তি তাকে কিভাবে চিনবে আর তার চেয়ে বড় বিষয় দেখেন মাহাদি যদি এক থেকে চিহ্নিতই থাকে তার খোঁজে সারা দুনিয়া কেন হয়রান হয়ে ঘুরতে হবে মানুষ তো ছোটকাল থেকে দেখেই বুঝবে এই তো এই ছেলেটাই বড় হয়ে মাহাদি হবে আগ থেকে তাকে নিরাপত্তা দিয়ে রাখবে তাকে চোখে চোখে রাখবে দায়িত্ব দিয়ে রাখবে তো চল্লিশ বছর বয়সে তার হাতে গিয়ে বায়াত নিতে হবে আগে সবাই পেরেশান থাকবে এরকম বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বায়াত থাকবে কেন তার মানে উম্মত চিনতে পারবে না কে মাহদি মাহদি নিজেও জানবে না কে মাহদি এর মানে যে নিজেকে মাহদি দাবি করে সেও ভণ্ড যে বলে মাহদিকে দেখেছি মাহদির অলিমা খেয়েছি মাহদির বিয়ে পড়িয়েছি এই করেছি সেই করেছি সেও ভণ্ড নিকট অতীতে গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে তো অনেক কিছু দাবি করেছিল জানেন কখনো ঈসা কখনো মাহদি কখনো নবী কখনো এই কখনো সেই তো দুনিয়ার মধ্যে তো মনে হয় মাহদির বর্তমান যে দাবিদার আছে এর মধ্যে কাদিয়ানের অনুসারীরাই বেশি তে মাহদি তারা যে দাবি করেছিল কিন্তু দেখেন একটা বিষয় বোঝার চেষ্টা করেন মাহদির কাজ কি হবে দুনিয়াতে এসে মাহদির কাজ কি হবে দুনিয়াতে তো কোনো জায়গায় আমরা কমতি দেখি না খানকা তো আগের চাইতে কম নেই এখন মাদ্রাসা তো একশো বছর আগে যা ছিল এখন তার তুলনায় কম না মসজিদের সংখ্যাও তো কমছে না যেই জিনিসগুলো ঠিক আছে এগুলো তো পূর্ণ করার জন্য মাহাদির কোনো দরকার নেই মাহাদির দরকার তো এমন সেক্টরে যেই জায়গায় শূন্যতা রয়ে গেছে যেটা মাজলুম যেদিকে কেউ ফিরেও তাকায় না মাদ্রাসার মুহতামিম পদ খালি নেই শাইখুল হাদিস পদ মহাদ্দিস পদ উস্তাদ পদ কোথাও খালি নেই পর্যাপ্ত পরিমাণ শিক্ষক আছে কোন মসজিদ এমন আছে যেখানে ইমাম নেই যেখানে খতিব নেই কোন মাহফিল এমন আছে যেখানে বক্তা নেই কোন খানকা এমন আছে যেখানে খানকার পীর নেই কোন রাজনৈতিক দল এমন আছে যেখানে নেতা নেই কথা বোঝা যাচ্ছে কিনা তো এই জায়গাগুলোতে কি মাহাদির আদৌ দরকার আছে মাহাদি তো আসবে শূন্যতা পূরণ করার জন্য শূন্যতাটা কোথায় এক বিষয় দ্বিতীয় বিষয় হলো মাহাদির লড়াই কাদের সঙ্গে হবে মাহাদি এসে কি এই আরাকানের মুসলমানদেরকে উদ্ধার করবে মাহাদি এসে কি আসামের মুসলমানদেরকে বাঁচাবে মাহাদি এসে কি কাশ্মীরের নিরাপত্তার ইন্তজাম করবে মাহাদি এসে কি এই সমস্ত বিভিন্ন অঞ্চলে বা বাংলাদেশের মুসলমানদের অভিভাবক হবে আসলে হবেটা কি হাদিস আমাকে কি বলে কথাগুলো শুনতেও হয়তো অনেকে ভয় পাচ্ছেন কিনা আল্লাহ ভালো জানে কিন্তু কথাগুলো তো হাদিসের আলোকে বলা হচ্ছে এখানে ব্যক্তিগত কোনো মত অনুপ্রবেশ করানো হচ্ছে না আমি কোন স্কলারের হাওলা দিয়েও বলছি না এটা অমুকের মত তমুকের মত যতটুকু সহিভাবে জানা আছে আমরা ততটুকু বলবো যেই বিষয়ে জানা নেই সেই বিষয়ে আমরা চুপ থাকবো কারণ অদৃশ্যের বিষয়ে নিজেরা চিন্তা ফিকির করে নিজেদের মত থেকে তো কোনো কিছু বলা যায় না মাহদি এসে কাদের সঙ্গে যুক্ত হবে এটা বড় একটা প্রশ্ন কারণ দেখা যাচ্ছে আগ থেকে মানুষজন আছে তারা মাহদিকে পেয়ে মাহদির হাতে বায়াত দিবে তার মানে মাহদি এসে নতুন করে নেতা হয়ে মানুষকে ডাকবে না আসো আমার নেতৃত্বে ছায়া আসো আমাকে বায়াত দাও এরকম না বরং আগ থেকে লোকেরা থাকবে তাদের নেতা থাকবে তাদের পক্ষ থেকে সাতজন প্রতিনিধি গিয়ে মাহদিকে বায়াত দিয়ে আসবে তার মানে এরকম না যে মাহদি এসে বলবে আমি এখনো একা আছি আসো আমার দলে যুক্ত হওয়া বিষয়টা কিন্তু এরকম না কেউ যদি আপনাকে এভাবে বোঝানোর চেষ্টা করে সে মিথ্যা বলেছে পাকিস্তানের বর্তমান মুফতি আজম মুফতি রফি ওসমান রহমতুল্লাহ আলাই তার পিতা তৎকালীন মুফতি আজম মুফতি শফির আহমদুল্লাহ আলাই একটি কিতাবের তাহকিক করে ছাপিয়েছেন কেয়ামত সম্পর্কে সেই কিতাবে কেয়ামতের আলামতের একটা লিস্ট উল্লেখ করেছেন সেখানে সর্বপ্রথম লিস্টের মধ্যেই একশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় এনেছেন कि नजूल ईसा तक इस उम्मत में एक जमात हक के लिए बरसर पैकार रहेगी जो अपने मुखालिफिन के परवाह न करेगी इस जमात के आखिरी अमीर इमाम महदी होंगे কেয়ামত পর্যন্ত এই উম্মতের একটা দল সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে সবাই যদি গোমরা হয়ে যায় একটা দল হকের উপর প্রতিষ্ঠিত থাকবে এক নম্বর গুণ দুই নম্বর গুণ তারা তাদের বিরোধিতাকারীর কোনো পরোয়া করবে না বিরোধিতাকারী যেই হোক যত বড় শক্তির অধিকারী যত বড় সুপার পাওয়ার হোক যেভাবে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে যে কোনোভাবে তাদেরকে প্রেশান করার চেষ্টা করুক তারা তাদের কোনোই পরোয়া করবে না এই জামাতের সর্বশেষ আমির এবং ইমাম হবে মাহদি শিক্ষকতা করার জন্য মুহতামিম হওয়ার জন্য শেখুল হাদিস হওয়ার জন্য সে মিথ্যুক কেউ যদি আপনাকে বলে মাহদি আসবে মসজিদে ইমাম হওয়ার জন্য খতিব হওয়ার জন্য সে মিথ্যুক কেউ যদি বলে মাহদি আসবে লেখক হওয়ার জন্য বক্তা হওয়ার জন্য সে মিথ্যুক কেউ যদি বলে মাহদি আসবে খানকায় মানুষের হাত থেকে বায়াত নেওয়ার জন্য সে মিথ্যুক কেউ যদি বলে মাহদি আসবে তাবলিক জামাতে চিল্লা লাগানোর জন্য সাল লাগানোর জন্য মানুষকে ছয় নম্বর শেখানোর জন্য সে মিথ্যুক কেউ যদি বলে মাহদি আসবে এই সমস্ত অঞ্চলে সেও মিথ্যুক দেখেন যে সময় মাহদি আসবে ওই সময় মুসলমানদের শত্রু দল থাকবে কয়েকটা এক নম্বরে হলো খ্রিস্টান হাদিসের আলোকেই বোঝা যায় এক নম্বরে কারা হবে খ্রিস্টান একটা দল মানে এখানে আমি মর্যাদার বিষয়ে সিরিয়াল দিচ্ছি না এমনি একটা ক্রমবিন্যাস খ্রিস্টান আর একটা দলের নাম হবে ইহুদি আর একটা দল হলো মুশরিক মুশরিকদের মধ্যে হিন্দু বলেন বৌদ্ধ বলেন যারা আল্লাহর সঙ্গে শিরিক করে আল্লাহকে বাদ দিয়ে আরও অন্যান্য প্রতিমা বা অন্য কাউকে চেষ্টা করে এরকম মুশরিক যত দল আছে কয় দল পেলাম তিন দল এদের অধীনে এদের ছত্রছায়া আরো দুইটা দল আমরা উল্লেখ করতে পারি একটা দল হলো মুরতাদ যারা নিজেদেরকে মুসলমান হিসেবে উপস্থাপন করে কিন্তু আসলে তারা ইসলাম ভেতরে লালন করে না তারা মুরতাদ মুনাফিক আরেকটা দল হলো ওলামায় সু এমন সব আলেম যারা তাদের ইলমের সঙ্গে খেয়ানত করে ইলমের দ্বারা বাতিলকে উপকৃত করে ইহুদি খ্রিস্টান এই মুশরিক এই সমস্ত মুরতাদকে উপকার করে তাদের ইলমের সঙ্গে ইলমের দ্বারা ইসলাম কোনো উপকার লাভ করে না মাহদি যখন আসবে মাহদি মূলত পরাজিত করবে বা তার মূল লড়াই হবে খ্রিস্টানদের সঙ্গে কাদের সঙ্গে আপনি বলবেন কেন ইহুদিরা তো খ্রিস্টানদের চাইতেও জঘন্য কোরআনই বলেছে এটা যারা ইমান এনেছে হেনবি তুমি তাদের সবচেয়ে জঘন্য শত্রু পাবে দুই দলকে এক দলের নাম ইহুদি আর এক দলের নাম মুশরিক মুশরিক মানে সে যেই হোক হিন্দু বৌদ্ধ যত আছে গ্রুপ মানে যারা শিরিক করে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু কোরআনে বলা হয়েছে আমাদের বানানো ছয় নম্বর পাড়ার সর্বশেষ পৃষ্ঠা সর্বশেষ আয়াত খুলে দেখতে পারেন হে নবী আপনি ইমানদারদের সবচেয়ে বড় শত্রু পাবেন ইহুদি এবং মুশ্রিকদেরকে তাহলে মাহদি এসে কেন খ্রিস্টানদের সঙ্গে লড়াই করে তাদেরকে পরাজিত করবে কেন ইহুদিদেরকে পরাজিত করবে না একটা প্রশ্ন আসতে পারে কিনা ইহুদি এবং ইহুদিদের সবচেয়ে বড় নেতা তাদের মুক্তির দূত দাজ্জালকে পরাজিত করার দায়িত্ব আল্লাহ দিয়েছেন ঈসাকে কেন কারণ এরাই সেই জাতি যারা ঈসা আলি ইসলামকে সারা জীবন কষ্ট দিয়েছে এবং তাকে হত্যা করার জন্য প্ল্যান করেছে এবং যেই সময়ে তাকে হত্যা করার জন্য তারা প্ল্যান করেছিল সেই সময়ে ঈসার সঙ্গে যারা ছিল হাওয়ারি যারা ছিল তারা আমাদের রসুলের মতো মোহাম্মদুর রসুল্লাহ সাহাবিদের মতো তার সামনে নিজেকে উৎসর্গ করে দেয়নি নিজেদের জীবন বিসর্জন দিয়ে ঈসাকে বাঁচানোর যে চেষ্টা করা দরকার ছিল সেই চেষ্টা তারা করেনি এজন্য আল্লাহ তালা ঈসার হাতে সেই ইহুদি বাহিনীকে সাহায্য করবেন তাদের সবচেয়ে বড় লিডার সবচেয়ে বড় নেতা দাজ্জালকে ঈসার হাতে হত্যা করাবেন এবং সেই সময়ে ঈসা তার হাওয়ারিরা যেমন তার সহযোগিতা পরিত্যাগ করেছিল তার আনসার হয়নি এরকম হবে না বরং আল্লাহ এই উম্মতের প্রথম বাহিনী সাহাবাই কেরা মুহাজির এবং আনসার সাহাবিরা যেমন আমার রসুলকে হেফাজত করেছিল তার পাশে শুদ্র প্রাচীরের মতো যেমনি দাঁড়িয়ে গিয়েছিল একইভাবে ঈসাও যখন উম্মত হয়ে এই উম্মতের মধ্যে আবার আসবে ওই উম্মতের শেষ ভাগের লোকেরাও সেই প্রথম ভাগের লোকদের মতো ঈসার পাশে দাঁড়িয়ে যাবে ক্ষুদ্র প্রাচীরের মতো তাকে নেতৃত্ব দিবে তার হাওয়ারি হবে তার আনসার হবে তার ছত্রছায়া থেকে লড়াই করে জালকে হত্যা করবে মোহাম্মদুর রসুল্লাহ সাহাবিরা তারা মদিনার ইহুদিদেরকে সাহায্য করেছিলেন আর ঈসার সঙ্গে এই উম্মতের যে বাহিনী থাকবে তারা শুধু মদিনার ইহুদি না সারা দুনিয়ার ইহুদিকে সাহায্য করবেন তাহলে ইহুদিকে সাহায্য করবে কারা ঈসা আলাইহিসালাম সালাম আর খ্রিস্টানদেরকে সাহায্য করবে কারা মাহদি এবং তার বাহিনী বাকি হইল তাহলে মুশ্রিকদের হিন্দুত্ববাদী হোক বৌদ্ধত্ববাদী হোক যারা তাদের কি হবে তাদের সঙ্গে কে লড়াই করবে মাহদি আমরা তো সবাই মাহদিয়া মুমতাজার প্রতীক্ষিত মাহদি প্রতীক্ষা করি হ্যাঁ ভাই সব করতে থাকো করতে থাকো মাহাদি এসে সব ঠিক করে দিবে তোমার এসি নষ্ট হয়েছে চিন্তা নেই মাহাদি এসে ঠিক করে দিবে মসজিদে টাইলস দরকার কোনো ভয়ের কিছু নেই মাহাদি এসে লাগিয়ে দিবে সব মাহদি আর মাহাদি কোথায় কোথায় মাহাদি এর জন্য কোনো কাজই নেই সব রেখে দিয়েছে মাহাদির জন্য কিন্তু হাদিসগুলো সামনে রাখলে বোঝা যায় মাহাদির লড়াই হবে খ্রিস্টানদের সঙ্গে আর ঈসার লড়াই হবে কার সঙ্গে ইহুদিদের সঙ্গে তাহলে মুশ্রিকদের হবেটা কি এক নম্বর বিষয় দুই নম্বর হলো মাহাদি লড়াই শুরু হবে খোরাসান থেকে লড়াই শেষ হবে শামে গিয়ে শাম মানে বর্তমান সিরিয়া ফিলিস্তিন ইয়ামান এবং লেবানন সেই সময়ে শাম বর্তমানে চারটা দেশ ভাগ হয়ে এক নম্বরে সিরিয়া দুই নম্বরে ইয়ামান তিন নম্বরে ফিলিস্তিন চার নম্বরে লিবিয়া ইতিমধ্যে সবগুলো যুদ্ধ কবলিত লিবিয়া না লেবানন সিরিয়ার মধ্যে লড়াই হচ্ছে বহুকাল ধরে ইয়ামানের মধ্যে আপনাদের সেই মহব্বতে সৌদি আরব তারাই বোম্বিং করে শেষ করে দিচ্ছে ফিলিস্তিনের মধ্যে তো ইসরায়েল বাহিনী আট থেকেই তাণ্ডব চালিয়ে যাচ্ছে লেবাননেও কয়েক বছর আগে ইসরায়েল চালিয়েছিল সেখানে আল্লাহ তাদেরকে পরাজিত করেছেন তো এই অঞ্চলে গিয়ে লড়াই শেষ হবে এখানে দার্জালের আবির্ভাব ঘটবে তো দেখা যাচ্ছে খোরাসান থেকে শাম এই অঞ্চল গেল কোথায় আর প্রশ্ন আসে কি না বরঞ্চ বর্ণনায় তো দেখা যায় অন্যরকম বর্ণনায় দেখা যায় সেই সময়ে এই অঞ্চলের মধ্যে হিন্দুত্ববাদী যেই শাসক যারা মুসলমানদেরকে নস্বাত করার জন্য ধ্বংস করার জন্য সার্বিকভাবে চেষ্টা চালাবে মুসলমানরা সেই রাজা যেই সেই সময়ে যে রাজা হবে তাকে বেঁধে খোরাসানের দিকে রওনা হবে পথিমধ্যে তাদের সঙ্গে গিয়ে মাহাদির মোলাকাত হবে তাহলে বোঝা যাচ্ছে এই অঞ্চলের কোনো কাজ মাহাদি এসে করবে না তো এখান থেকে যারা মানুষের সঙ্গে ধোকা দেয় যারা মানুষকে বোঝানোর চেষ্টা করে যে কাশ্মীরের সমস্যা সমাধানও করবে মাহাদি আসামের সমস্যা সমাধানও করবে মাহাদি আরাকানের সমস্যা সমাধানও করবে মাহাদি বাংলাদেশের সমস্যা সমাধানও করবে মাহাদি পাকিস্তান ভারতের সমস্যা সমাধানও করবে মাহাদি তারা সত্যবাদী না মিথ্যাবাদী সন্দেহ আছে কোনো এটা কি আমাদের কথা কোন স্কলারের কথা ধোকা উন্মতের সঙ্গে ধোকার খেলা খেলা হচ্ছে সব মাহাদির জন্য রেখে দেওয়া হচ্ছে এই মাহাদি তো আপনাদের অঞ্চলের জন্য না এই কাজের জন্য না মাহাদির তো লড়াই এই সমস্ত এদের সঙ্গে হবে না তার লড়াই ভিন্ন জায়গায় যেই সময়ে মাহাদির বাহিনী ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে খ্রিস্টান বাহিনীর সঙ্গে এবং যাদের সঙ্গে ইহুদিরাও যুক্ত থাকবে তাদের সঙ্গে লড়াই হবে সেই সময় মাহাদির দলে থাকবে বারো হাজার সৈন্য কয় হাজার বোখারির হাদিসে আছে যে বারো হাজার সৈন্য কোনো দলে থাকলে সংখ্যা স্বল্পতার কারণে তারা কোনোদিনও পরাজিত হবে না সেই হাদিস বারো হাজার সৈন্য যদি কোনো দলে থাকে তাহলে সৈন্যের সংখ্যার স্বল্পতার কারণে তারা কোনো দিনও পরাজিত হবে না আচ্ছা এই পাশে তো বারো ওই পাশে কত হাজার থাকবে ওই পাশে থাকবে বেশি না মাত্র নয় লক্ষ ষাট হাজার কত নয় লক্ষ ষাট হাজার তাদের মধ্যে বারোটা ঝান্ডা থাকবে যুদ্ধে তো ঝান্ডা ব্যবহৃত হয় এখন হতে পারে বারোটা দেশ তাদের এই সে ইউনিয়নের মধ্যে বারোটা দেশ থাকবে প্রত্যেক দেশের আলাদা ফ্ল্যাগ থাকবে সেটা যাই হোক এটা দেশের পতাকা হবে না যুদ্ধের পতাকা হবে না বাহিনীর পতাকা হবে আমরা জানি না কিন্তু বারোটা পতাকা থাকবে প্রত্যেক পতাকার অধীনে আশি হাজার করে সৈনিক থাকবে তো আশি হাজার করে বারো দিয়ে গুণ দেন কত হবে নয় লাখ ষাট হাজার তো একদিকে নয় লাখ ষাট হাজার আর একদিকে হলো কত হাজার বারো হাজার কিন্তু এই নয় লাখ ষাট হাজার তারা খুব দয়ার সাগরে ভাসতে থাকবে তারা চাইবে মাহাদির সঙ্গে যেন লড়াই না হয় এসে একটা অফার দিবে মাহাদিকে যে শোনো মাহাদি তোমাদের সঙ্গে আমাদের এখন কোনো লড়াই করার ইচ্ছে নেই কিন্তু আমাদের কিছু মানুষ এই ইউরোপের কিছু মানুষ মুসলমান হয়ে তোমার দলে যোগ দিয়েছে তোমরা শুধু একটা কাজ করো আমাদের সামনে থেকে সরে যাও তাদেরকে আমাদের হাতে বুঝিয়ে দাও তোমাদের সঙ্গে আমাদের কোনো বুঝপড়া নেই কিন্তু এই ন মুসলিমদেরকে আমরা তাদের পাপের প্রায়শ্চিত্ত করে দিতে চাই একটা অফার দিবে এই পক্ষ থেকে জবাব আসবে তারা যেই মাত্র ইমান এনেছে তারা আমাদের ভাই আমরা আমাদের ভাইদেরকে কখনো মুশ্রিকদের হাতে সোপর্দ করতে পারি না তাগুতের সঙ্গে কোনো মুসলমানের ব্যাপারে কোনো আপোষ নেই লড়াই শুরু হয়ে যাবে এই যুগ হলে কি করত এই যুগে মুসলমানদের বিরুদ্ধে দুশ্মনী করে কারা আরে বলেন কারা করে মুসলমানরাই তো করে মুসলমানদের বিভিন্ন দলই করে যত মিথ্যা মামলাগুলো আপনি থানায় গিয়ে বের করেন কোর্টে গিয়ে বের করেন মিথ্যা মামলা করেছে কারা মুসলমানরা কার বিরুদ্ধে করেছে মুসলমানের বিরুদ্ধে করেছে এক মুসলমান আর এক মুসলমানের জন্য গর্ত করে রাখছে তার দলের স্বার্থের কারণে তার ব্যক্তির স্বার্থের কারণে সবাই সবার ক্ষতির জন্য প্রচেষ্টারত অথচ অপরাধ অধিকাংশ ক্ষেত্রে হয়তো কোনো অপরাধী খুঁজে পাবেন না তার স্বার্থে হয়তো আঘাত লেগেছে আমাদেরকেও যে এত হয়রানি করা হয় বিভিন্ন সময়ে হ্যাঁ এই করে ফেলবো সেই করে ফেলবো ওনাকে মামলা দিয়ে সাহায্য করব ওনাকে জেলের ভাত খাওয়াবো কেন ভাই আমরা কি করেছি আমরা না কোনো সংগঠনের সাথে জড়িত না কোনো দিন কাউকে সংগঠনের দাওয়াত দিয়েছি তাহলে তোমার সংগঠন নিয়ে তুমি এত চিন্তিত কেন আমি তো তোমার ক্ষমতা দখল করার জন্য আসেনি তোমার পদের দিকেও তো আমি চোখ তুলিনি তাহলে আমাকে নিয়ে এত চুলকানি কেন হ্যাঁ চুলকানি হলো আমরা কোরআন হাদিসের খেলাফ বললে আপনি কেন আমাদের বিরুদ্ধে বলবেন আমরা কোরআনকে বাথরুমে ফেলি নাউজবিল্লাহমিন জালিক আমরা কোরআনকে লাথি মারি যা ইচ্ছে করবো আপনি বলবেন কেন আপনি আপনার মতো থাকেন আপনি মানুষকে মিষ্টি মিষ্টি কথা বলবেন মানুষকে নামাজ রোজার কথা বলবেন কিন্তু অসৎ কাজ থেকে নিষেধ কেন করবেন আমাদের গোমন কেন ফাঁস করবেন এছাড়া আর কি জবাব আছে তাদের কাছে তো যেখানে মাহদির সঙ্গে যারা থাকবে যা এবং সেই মাহদি তারা একজন মুসলমানের জন্য এতজন মানুষ একদিকে বারো হাজার আর একদিকে নয় লাখ ষাট হাজার হয়তো পরাজয় হতেও পারে হয়তো সবাই এখানে রক্তের বন্যার মধ্যে ভেসে যেতে পারে তারপরও কোনো আপোষ করবে না আর এই যুগ হলে বলতো হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও এ তো আমাদের জন্য ঝুঁকির কারণ এ থাকলে তো আমরা সবাই শেষ হয়ে যাব এত হক কথা বললে তো সবার উপর বিপদ আসবে আমার প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে আমি বিপদে পড়বো আমার লোকেরা বিপদে পড়বে একে শেষ করো এ সরে গেলে তো আমরা সবাই নিরাপদ থাকবো বসে বসে এসির বাতাস খাবো আর মিষ্টি চাপাবো যুগের পার্থক্য এখান থেকেই বোঝা যায় যারা মাহাদির সঙ্গে মিলিত হবে তাদের মানসিকতা কেমন হবে আর তারা তো সেই মানুষ হবে যারা জীবিত মানুষকে তো দূরের কথা একজন মৃত শহীদের লাশকেও কখনো কাফের বেইমানের সামনে ফেলে আসবে না যে এই শহীদের লাশের কোনো বেইমানি এবং তার সঙ্গে বেড়াদুমি করা হয় তার লাশ যেন বিকৃত না হয় এবং যোগে যোগে সেই সাহাবেদের যুগ থেকে তাকান এই নজিরই পাবেন এক শহীদের লাশ আনার জন্য হয়তো সাতজন শহীদ হয়ে গেছে তারপরও শহীদের লাশ ফেলে আসছে না আমার মৃত ভাইটাও যেন কাফেরদের হাতে লাঞ্ছিত না হয় সেখানে জীবিত ভাইকেই তো আজকাল ঢেলে ঢাকিয়ে সেই কাফেরদের হাতে তুলে দেওয়া হয় ডক্টর আফিয়া সিদ্দিকাকে আমেরিকার হাতে তুলে দিয়েছিল কারা এই হক এই হকেরা ডিলার বা এই স্বঘোষিত এই পাকিস্তানই তো তুলে দিয়েছিল ডক্টর আফিয়া সিদ্দিকিকে অপরাধ কি ছিল সে কি কোনো দলের সংগঠনের সদস্য ছিল কিছুই তো ছিল না একমাত্র হক বলার কারণে এই একজন নারীকে এত বছর পর্যন্ত নির্যাতন করা হচ্ছে বেঁচে থেকেও মৃত একজন মানুষ যারা জানেন না সার্চ করে দেখতে পারেন ডক্টর আফিয়ার পরিণতি শুধু এরকম একজন না শত শত হাজার হাজার মানুষের সঙ্গে এভাবে গাদ্দারি করা হয়েছে আর এরাই আবার মুখে বলি আওড়ায় হ্যাঁ আমরাই মাহাদির বাহিনী আমরাই মাহাদির দোস্ত আমরাই তার সঙ্গে যুক্ত হবার তোর মতো মুনাফিক কোনোদিনও মাহাদির সঙ্গে মিলিত হতে পারবে না তোদের তো হাসর হওয়া দরকার ফেরাউন হামানদের সঙ্গে যারা মুসলমানকে শত্রু বানিয়ে রেখেছে তো যেটা বলছিলাম যারা নিজেকে মাহাদি দাবি করবে তারা কোনোদিনও মাহাদি হবে না এবং যারা মানুষকে এটা বোঝানোর চেষ্টা করবে যে মাহাদি এসে আমাদের দলগুলোতে যুক্ত হবে আমাদেরকে সাপোর্ট দিবে আমার নির্বাচনে ভোট বাড়িয়ে দিবে আমার কথা বলার শক্তি বাড়িয়ে দিবে তারাও মিথ্যু মাহাদি এসে তাদের সঙ্গে যোগ দিবে যারা তৎকালীন খ্রিস্টান ইহুদি এবং দুনিয়ার যত অপশক্তি আছে তাদের বিরুদ্ধে মোকাবেলা করবে এবং সেই মোকাবেলায় শেষ মোকাবেলা কারণ ঈসা যখন দাজ্জালকে হত্যা করবে দুনিয়াতে লড়াই বলতে কোনো জিনিস থাকবে না শেষ লড়াই বন্ধ হয়ে যাবে এরপর কোনো লড়াই আর থাকবে না কেয়ামতের আগ পর্যন্ত তার কোনো লড়াই হবে না সর্বশেষ আমি তিনি এবার আসেন গোলাম আহমদ কাদিয়ানি সম্পর্কে দু একটা কথা বলে শেষ করে দিচ্ছি কাদিয়ানের বিষয়টা বোঝা দরকার এজন্য সে তো নিজেকে মাহাদি দাবি করেছিল একদিকে মাহদি দাবি করছে আর একদিকে ফতোয়াটা কি দিচ্ছে এটা বুঝলে আমাদের সমাজের যে কোনো মাহাদির দাবিদার বা যারা মাহাদির দোস্ত হিসাবে নিজেকে উপস্থাপন করে তাদের হাকিকতা বুঝে ফেলব গোলাম মোহাম্মদ কাদিয়ানি তার একটা বই আছে আর আইন সেখানের এক জায়গায় হাসিয়া সে লেখে আচ্ছা কাদিয়ানিকে তো সবাই চেনেন আমাদের ভারত উপমহাদেশে যখন সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ বেনিয়ারা যখন পুরো অঞ্চলটাকে দখল করে নেয় তখন আমাদের দারুলুম দেওবন্দের প্রথম শ্রেণীর আকাবির যারা ছিলেন বিশেষ করে মুসলমানরা তখন এই ব্রিটিশদের হাত থেকে ভারতবর্ষকে মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছেন দীর্ঘকালব্যাপী লড়াই হয়েছে যদিও এখন ক্রেডিট নেওয়া হয় সব হিন্দুরা ভারতের ইতিহাস পড়েন দেখবেন মুসলমানরা যেন কিছুই করেনি মুক্ত করেছে হিন্দুরা সব করেছে হিন্দুরা কিন্তু হিন্দুরা তৎকালীন উল্লেখযোগ্য কিছুই করেনি সব করেছে মুসলমানরা তারা স্বাধীন করেছিল সেই সময় আমি আগেও আলোচনা করেছি একদিন দুইটা গ্রুপ এই মুসলমান এই বাহিনীর বিরোধিতা করেছিল তারা সেই ব্রিটিশ সরকারের পক্ষাবলম্বন করেছিল এবং তাদের ভাবশিষ্যরা এখনও করে সেই সময়ে সবচেয়ে বড় গাদ্দার ছিল কাদিয়ানি যে তৎকালীন আকাবির ওলামায় দেওবান এবং আরও যারা তখন জিহাদের নেতৃত্ব দিচ্ছিলেন এই ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য চেষ্টা করছিলেন এই পুরো ভারত উপমহাদেশ বাংলাদেশ ভারত পাকিস্তান এই সবগুলো দেশকে স্বাধীন করার জন্য চেষ্টা করছিলেন সেই সময় এদের সঙ্গে গাদ্দারি যারা করেছিল এদের মধ্যে শীর্ষে কে ছিল গোলাম মাহমুদ কাদিয়ানি সেই নিজেকে নবী দাবি করত মাহাদি দাবি করত ঈসা দাবি করত এক এক সময় এক একটা যখন যেটা মনে চাইতো সেটাই দাবি করত শেষ পর্যায়ে গিয়ে তার বাথরুমে আল্লাহ তাকে মেরেছেন তো তার আরবাইন কিতাবের মধ্যে সে লেখে জিহাদ ইয়ানি দিন লড়াইও সিদ্ধাত খোদা তাহলে আহেস্তা আহেস্তা কম করতে গিয়া হয় জিহাদের ধাপটা লড়াইয়ের প্রচণ্ডতা আল্লাহ ধীরে ধীরে কমিয়ে এনেছেন हजरत मूसा के वक्त में इस कदर शिद्दत थी कि ईमान लाना भी कतल से बचा नहीं सकता था মুসার যুগে জিহাদ এতটা কঠোর ছিল কেউ যদি কাফের থাকতো পরে ইমান আনতো তারপরও তাকে হত্যা থেকে মুক্তি দেওয়া হতো না বরং তওবা হিসেবে তাকে হত্যা করা হতো और शेर खार बच्चे भी कत्ल किए जाते थे এমনকি সেই সময় দুগ্ধপোষ্য বাচ্চাকেও হত্যা করা হতো फिर हमारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के वक्त में बच्चों और बुढ़ों और औरतों का कत्ल करना हराम किया गया কিন্তু আমাদের যুগে এসে বাচ্চা নারী এবং বৃদ্ধদেরকে হত্যা করা হারাম করা হয়েছে জানেন এটা निषिद्ध कर देवा হয়েছে और फिर बाज कौमों के लिए बजाय ईमान के सिर्फ जिजिया देकर मुआखदा से नाजात पाना कबूल किया गया এমনকি অনেক সম্প্রদায়ের জন্য ইমানকে বাধ্য করা হয়নি তারা যদি কর দিত বাৎসরিক জিজিয়া দিত এই কর দিলেই তাদেরকে আপন অবস্থায় ছেড়ে দেওয়া হতো তাদের উপর বাধ্য করা হতো না আর ফের মাসিহ মাউদ সর্বশেষ এই যে মাসি সে তো নিজেকে মাসিহ দাবি করত এই মাসিহ যখন এসেছি তো উসকে ওয়াক কাতান জিহাদ কা হুকুম মৌকুফ কর দিয়া গায়া আমার শরীয়তে জিহাদের হুকুম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে তার মানে যারা ভারতবর্ষকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করতে চাচ্ছে সবাই সন্ত্রাসী সবাই জঙ্গি আরেক জায়গায় সে লেখে খুতবা ইলহামিয়ার মধ্যে সে ইনসানি জিহাদ যে তলোয়ার সে কিয়া যাতা থা খোদাকে হুকুমকে সাথ বন্ধ কিয়া গয়া আজকে থেকে মানুষের যুদ্ধ যেটা তলোয়ার দ্বারা করা হতো আজকে থেকে বন্ধ করে দেওয়া হলো কে বলছে এটা বলবেন এই পুরনো জিনিস শোনানোর কি দরকার দরকার হলে এজন্য অনেক মানুষের মুখে এখনও এই কথাগুলো শুনতে পারবেন একটু অন্য ভাষায় ভাষাটা চেঞ্জ করে উর্দুতে না বলে বাংলায় বলে কথাগুলো কিন্তু এরকম তারা নিজেদেরকে নবী দাবি করে না হকের ঠিকাদার দাবি করে কথার মধ্যে মিল পাবেন آپ اس کے بعد جو شخص کافر پر تلوار اٹھاتا ہے اور اپنا نام غازی رکھتا ہے اس رسول کریم صلی اللہ علیہ وسلم کی نافرمانی کرتا ہے جس نے آج سے تیرہ سو برس پہلے فرما دیا ہے کہ مسیح موعود کے آنے پر تمام تلوار کے جہاد ختم ہو جائیں گے آج کے پر جرائم کروے نجی دیر نام غازی لگا تر رسول রসুল তেরোশো جی رسول تیرہ سو بسر آگے بولے আসার مسیح তরবারি ختم হয়ে جائے کو বলেছেন اللہ بھلو جانے যে মাসি মানে কাদিয়ানি আসার পর তরবারি খতম হয়ে যাবে সো আব মেরে জহুর কে বাদ তলোয়ার কা কোই জিহাদ নেই তা আমি কাদিয়ানি দুনিয়াতে আসার পর তরবারির কোনো জিহাদ হবে না हमारी तरफ से अमान और सुलहकारी का सफेद झंडा বুলন্দ কিয়া গয়া হয় আমাদের পক্ষ থেকে নিরাপত্তা শান্তি সম্প্রীতি এবং ভালোবাসার এখন ঝান্ডাকে উ- উন্নীত করা হয়েছে আরেক জায়গায় সে একটা কবিতা লিখেছে একই মির্জা अब छोड़ दो जिहाद का ए दोस्तों ख्याल দিন के लिए হারাম है अब जंग और किताल দোস্ত এখন জিহাদের ইচ্ছা টিচ্ছা ছেড়ে দাও দিনের জন্য সকল জং এবং সকল কিতাল লড়াইকে হারাম করে দেওয়া হয়েছে अब आ गया मसीह जो दीन का इमाम है আরে দুনিয়াতে মাসিহ চলে এসেছে যে- যে হলো দিনের ইমাম দিন কে তাম জঙ্গও কা আব ইখতিতাম হ্যায় দিনের নামে যত লড়াই আছে সব কিছুর এখন সমাপ্তি হয়ে গেছে अब आसमां से नूर खुदा का नजुल है अब जंग और जिहाद का ফতোয়া ফুজুল है আসমান থেকে একটা নূর এসেছে এখন জং এবং যুদ্ধের যত ফতোয়া আছে সব বেকার সব ফতোয়া ডাস্টবিনে ফেলো দুশ্মন है वो खुदा का जो करता है अब जिहाद मुनकिर नबी का है जो ये रखता है এতেকাদ এখন যেই ব্যক্তি জিহাদ করবে সে আল্লাহর দুশ্মন এবং যেই ব্যক্তি জিহাদের আকিদা রাখবে সে নবীর দুশ্মন নবীর অস্বীকারী আরেক জায়গায় ইংরেজরাও তারা চিনেছে দালালি করলে দালালকে সবাই চেনে পাকিস্তানরা রাজাকারদেরকে চিনেছিল না আলবদরদের কি আর তাদের কাছে অপরিচিত ছিল যত বাহিনী আছে তারাও চিনেছে এক ইংরেজ তার লেখার মধ্যেও বেশ প্রশংসা করেছেন বিশেষ করে এই যে ই নিয়ে यही वो फ़िरका यानी मिर्ज़ा साहब का अपना फ़िरका है जो दिन रात कोशिश कर रहा है कि मुसलमानों के ख्यालात में से जिहाद की बेहुदा रस्म को उठा दे এরাই হলো সেই দল যারা দিন রাত একই চেষ্টা নিয়ে আছে যে মুসলমানদের অন্তর থেকে জিহাদের বেহুদা রসম জিহাদের বেহুদা রসম যেন পুরোপুরি উঠাতে পারে এটা হলো একজন ইংরেজ গবেষকের লেখা কাদিয়ানিদের প্রশংসা করছে যারা বিশ্ব ভ্রাতৃত্ব সম্প্রীতি এবং ভালোবাসার নামে এই ভারত উপমহাদেশ থেকে ব্রিটিশদের হাতে তুলে দেওয়ার জন্য যত গাদ্দারি আছে সব করছে और एक जगह गुलाम मोहम्मद कादियानी लिखे देखो मैं एक हुक्म लेकर आप लोगों के पास आया हो और वो ये है कि अब से तलवार के जिहाद का खात्मा हो শোনো আমি একটা বিধান নিয়ে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছি সেই বিধান হলো এখন থেকে তরবারির জিহাদ বন্ধ তো দেখেন একদিকে দাবি করছে মাহদি যার মূল কাজই হবে উম্মাহকে পুনরুদ্ধার করা আরেকদিকে এগুলোর বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে এখনের যুগে নিজেকে তো মাহাদি দাবি করে না অনেকে দাবি করে আমরা মাহাদির দোস্ত মাহাদির জন্য অপেক্ষা করো মাহাদি এসে তোমাদের সব সমস্যা সমাধান করবে আর এক ভাষায় তারাই বলে এই যুগে সকল জিহাদ বন্ধ আরে ভাই একটা হলো জিহাদ একটা হলো জিহাদের নামে কোনো একটা খারাপ জিনিস আমার মাথা যদি ব্যথা হয় মাথা ব্যথার জন্য ওষুধ খাই নাকি মাথা কেটে ফেলি জিহাদের নামে যদি চৌষট্টি জেলায় বোমাবাজি হয় জিহাদের নামে যদি মুসলমানকে হত্যা করা হয় জিহাদের নামে যদি বিভিন্ন অপকর্ম করা হয় এর কারণে কি মূল জিহাদি খারাপ হয়ে যাবে নওয়াজবিল্লাহমিন আলিক তাহলে যারা পিরানির নামে যারা বিভিন্ন খারাপ কাজ করে এর কারণে কেন বলেন না যে আসল পীর বাতিল এতাহাতি গ্রুপের কারণে কেন বলেন না তাবলিগি বাতিল খারাপ মাদ্রাসাগুলোর কারণে কেন বলেন না মাদ্রাসাই বাতিল খারাপ মসজিদ বেদাতি মসজিদের কারণে কেন বলেন না মসজিদে বাতিল সেখানে তো সমস্যা সমাধান করার চেষ্টা করেন তো জেহাদের নামে কেউ অপকর্ম করছে জেহাদের নামে কখনো হোলিয়ার্টিজান আর কখনো চৌষট্টি জেলার বোমাবাজি আর কখনো সেই রমনার বটমূলে হামলা হচ্ছে এর কারণে কি মূল জেহাদি খারাপ হয়ে যাবে মূল জেহাদি হারাম হয়ে যাবে নাহদুবিল্লাহমিন্দালিক যদি হারাম হয় তাহলে মাহাদি এসে কি জঙ্গি নেতা হবে নাকি ঈসা আলি ইসলাম এসে কি সন্ত্রাসী কর্মকাণ্ড করবে যদি এই কথাও কেউ বলে তার ইমান থাকবে সন্ত্রাসের বিরোধিতা করতে করতে অনেক মানুষ নিজের অন্যতাতে জিহাদের বিরোধী হয়ে গেছে আবার অনেক মানুষ জিহাদের ব্যাপারে উদারতা দেখাতে দেখাতে সন্ত্রাসের জিহাদকে মিলিয়ে ফেলেছে কিন্তু হক হলো দুটোর মাঝামাঝি জিহাদের নামে সন্ত্রাস সমর্থিত না আবার সন্ত্রাসের বিরোধিতা করতে গিয়ে জিহাদের গলায় ছুরি চালানো কি জায়েজ আছে নাকি এখন আওয়াজ শোনা যাচ্ছে না অনেকে হয়তো ভয় পাচ্ছে নাকি আল্লাহ ভালো জানে কথা হলো হক হলো দুটোর মাঝামাঝি জিহাদের নামে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড সমর্থনযোগ্য না আবার সন্ত্রাসের বিরোধিতা করতে গিয়ে কাফের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাগুতের সঙ্গে আপোষ করে জিহাদের গলায় ছুরি চালানো আর এ কাদিয়ানের আদর্শ সমাজে বাস্তবায়ন করাও জায়েজ নেই দুটোর যেটাই আপনি করেন আপনি ইমান থেকে ইসলাম থেকে হকপন্থী জামাত থেকে খারজ হয়ে যাবেন জিহাদ জিহাদি আপনি যে মেহনত করেন সেটার নাম জিহাদ হবে না আপনি বোর্ডিংয়ে সারাদিন প্যাচ কাটেন বলবেন আমি প্যাচ কাটার জিহাদ করি আর একজন বলবে আমি মাদ্রাসার জিহাদ করি তালিমের জিহাদ করি আর একজন বলবে আমি তবলিগের জিহাদ করি আর একজন বলবে আমি নকশার সঙ্গে ঢিসুম ঢিসুম করে জিহাদ করি আর একজন বলবে না না এগুলো কোনোটা না আমরা নির্বাচনের জিহাদ করি যদি আমাদের মার্কায় ভোট দাও সেই ভোট আল্লাহ রাসুলকে দেওয়া হবে আর যদি ধানের শীষ বা নৌকায় ভোট দাও সেই দলের নেতাকে দেওয়া হবে আমাদেরকে ভোট দিলে সরাসরি আল্লাহ রাসুল পেয়ে যাবে আর আমাদেরকে ভোট না দিলে গুণাগার হবে এই যুগে নবী বেঁচে থাকলে কোন দলকে ভোট দিতে বলতো নিশ্চয়ই আমাদেরকে ভোট দিতে বলতো এই যুগে কোরআন নাজিল হলে আমার দাদা পীরের নাম কোরআনে থাকতো এগুলো একটা বানোয়ার কথা না ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন কার কথা সেদিকে আমরা যাচ্ছি না এগুলো হলো হকের কথা যারা হকের পক্ষে ঠিকাদার তাদের পক্ষের কথা হ্যাঁ এগুলোর বিরোধিতা করলে আমরা হয়ে যাব ইসলামের দুশ্মন আমাদেরকে প্রেশান করা হবে মিথ্যা মামলার ভয় দেখানো হবে থানা পুলিশ লাগিয়ে প্রেশান করানোর চেষ্টা করা হবে এই হলো বাংলাদেশ এই হলো ইসলাম এই হলো দিন